ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تكثر من ذنبه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام رمضان বারো মাসের মধ্যে সর্বপ্রথম উৎকৃষ্ট মান আর মাত্র অল্প দিনের মধ্যে মহানবুল আরামের এই মেহমান আমাদের কাছে আগমন করবেন এই রমজানকে আল্লাহ রবুল আলমী তার বান্দাদের জন্য এক মহা সুযোগের ব্যবস্থা সুযোগ করে দিয়েছেন যাতে করে তার নেককার বান্দারা নেকি বাড়াতে পারে পাপি বান্দারা তোবা করে ইসলাম করে তাদের জীবনকে দণ্ড করতে পারে ভবিষ্যৎ জীবনকে মহাপ্রভুলা আগামী বন্দীকে ঘটাতে পারে নিজেদের ভূত প্রান্তি ত্রুটি বিচ্ছুতি এগুলিকে শুধরে নিয়ে সমাধান করে নিয়ে আল্লাহ খানি বাধা হতে পারে এই রমজান এই মাসে অনেক খুশিরত রয়েছে এর গুরুত্ব তাৎপর্য রয়েছে এই মাসে আল্লাহ রবুল আলমী কোরআন নাজিল করেছেন شهر رمضان الذي انزل فيه القرآن এই মাসে লাইলাতুল কদর রয়েছে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر এই মাসে এক মহামান্বিত রজনী যে বোকা মুসলমানরা গতকালকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে বা ভারত কি বলে খালিদে বোকা মুসলমানরা সরকার নামে রাজাদের দ্বারা প্রকাশ করে যার আলোচনা রাগের পূর্বে আমরা করেছি বাদরাও যদি এক হাজার মাসের চেয়ে ধরত এক হাজার মাস বিরাশি বছর চার মাস হয় তিরিশ হাজার দিন হয় তিরিশ হাজার দিন হয় তাহলে এই মাসে লাইলাতুল কদর রয়েছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপী বান্দাদেরকে ক্ষমা করেন ইজাদাকা রমাদান ফুতিহা আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুবিরাত শায়াতিন মুত্তাফাকুন আলাইহ আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন এই রমজান মাসে ফজিলতে উচ্চ তাৎপর্যে সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় মানুষের সূত্র এমনি শয়তান এবং তার চালা জামান তাদের পায়ের মধ্যে শিকল করে দেওয়া হয় যাতে করে তার বাচ্চারা এই মাসে পবিত্র মাসে তারা ইবাদত করতে সক্ষম হয় এই মাস আল্লাহ আমাদের পক্ষ থেকে এক বোনাস যে বোনাসের হিসাব কোন এই মানব মানুষের বোনাসের সঙ্গে চলবে না এক রাত্রি যদি তিরিশ হাজার রাত্রির চেয়ে মুক্ত হয় তাহলে দুনিয়ার বোনাস মানুষের বোনাস কত হয় হয়তো বলে চেয়ে বেশি হয় না একদিনে দুই দিন বরং আজ তো গোনাশ হয় না গরিব লেবারদেরকে খাবার হয় আল্লাহ আমি এই রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করেন এই রমজান মাসে তার বাধা দিকে ক্ষমা করে এই রমজান মাসে শেষ দিনে যখন তারা ঈদের আগা রাত্রিতে আল্লাহ রবুল্লাহ তাদের ক্ষমা ঘোষণা করে এই রাত্রি এই দিনে এই মাসে আল্লাহ রবুল্লাহ আলমে একটা উমরা করলে আমাদের সবার নাকি শুধু তাই না অন্য বর্ণায় আছে আমি নবীর সঙ্গে হজ করার সময় সব এই রমজান মাসে কামের ব্যবস্থা হয়েছে যে এদিকে আমাদের মানুষ নিজেকে ধন্য করতে পারি আখেরাতের ব্যালেন্স বাড়াতে পারি এই রমজান মাসে মানুষ কোরআন প্রভাব করে এই রমজান মাসে মানুষ তারপরে নামাজ পড়ে রোজা রেখে তাই আল্লাহ নিবাদ রমাদান ইমান এবং সবের উদ্দেশ্যে রমজান রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ করে এদের সুযোগ এই রমজানের আগে তোবা করে রমজানের শুরু থেকে রোজা রেখে তারাবের নামাজ পড়ে কেমন লাইন করে পূর্বের সমস্ত গুণাকে মাফ করে সে দর্শকের বিজয় রাত্রি বুঝতে পঁচিশ সাতাশ উনত্রিশ এগুলো একটা হতে পারে আবার কিছু বেকুব আছে যারা আসলে সাতাইশই মানে যে কোনো বিজয় রাখা হতে পারে এক এক বছরে একটা বিজয় রাখতে হয়ে থাকে সব বছরে এক রাখি তো হয় না এরপর আমাদের দ্বারা কত কিছু ছটা ঘটা করে এই রাত্রি থেকে আমাদের পালন করতে দেয় না কত এইভাবে রমজান মাসে গুরুত্ব শেষ নেই এই মাসে আল্লাহ এই রমজানকে স্বাগত জানাবে আজ হ্যাঁ, আপনারা বলবেন এখনো তো রমজান অনেক দেরি রয়েছে এখন এই রমজানের আলোচনা এই রমজানকে স্বাগত হয়ে রমজান হবে মানুষ তিন প্রকার এক প্রকার মানুষ যারা এই রমজানকে পাওয়ার জন্য অধীর হয়ে বেসুর হয়ে আল্লাহর কাছে আলোচনা দোয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এবারে রমজান যেন আমার ভাগ্য অবস্থিতিতে তুমি আমাকে এর আগে অবশ্যই আমার মৃত্যু দান করবে না সাহবা ইকলাম রাজি আল্লাহ তালা রমজানকে পাওয়ার জন্য এক বছর ধরে কাঁদতেন ছয় মাস রাত্রে রমজানকে পাওয়ার জন্য হে মাহমুদুল আলমিন এই বছর রমজান আমার ভাগ্যে না হয়ে আমার মৃত্যু করবে না রমজান আগে আমার করো না হয় রমজানে আমার সব কিছু ঠিকঠাক করে দোবা তালিম করে সমাজে আখরাতের ব্যালেন্স বাড়িয়ে আখরাতের হিরো হয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করবে রমজান যখন চলে যেত তখন আবার ছয় মাস এই রমজানের জন্য থাকতো আল্লাহ এই রমজান রমজানকে নিয়ে নিলে এই ভালো কাজগুলি করা সুযোগ আমাদেরকে শেষ করে দিলে তাই যা সত্যিকারী সর্বসালীন সাহবায় আমাদের অনুসারী অনুসারী অনুগামী যারা আল্লাহ রসুল আদর্শ মানে তা এই রমজানকে পাওয়ার জন্য কোনো রাগ নয় বরং সারা বছর এই রমজানের কথা তারা মানে ছয় মাস রমজানকে পাওয়ার জন্য কাটে ছয় মাস রমজান চলে গেলে কাটে এই হলো এক শ্রেণীর মমি মুসলমান ইমানদার যারা আল্লাহ রমজানে তাদের আখেরাতের ব্যাংকের ব্যালেন্স বাড়াতে পারে আল্লাহর সঙ্গে তারা তাদের ভুল সবকিছুকে ক্ষমা করে নিয়ে তারা পবিত্র হয়ে কিন্তু পবিত্র হয়ে খাঁটি মুসলমান হতে পারে এ রমজানের ওয়েলকামের জন্য এরা অধীর হয়ে এরা বসে আছে আর শ্রেণীর মুসলমান যারা এই রমজানকে আগে থেকে ওরা ভাবলেন রমজানের কথা শুনলেন খুববার সঙ্গে বই পড়লে আলোচনার সঙ্গে রমজান চলে আসলে ভুল বুঝে আরে আপনার কোথায় আছে রমজান চলে এসেছে নিজের ভুল ভিতরে আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই এরা এদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে এই মহানবুল আলমিনের ক্ষমার মাস এই মহা সুযোগকে তারা হারায় না এই সুযোগ পেয়ে তারা এই সুযোগকে রাখতে চান্সকে আল্লাহ এই সুযোগকে তারা কাজে রাখে নিজেরা নিষ্পাপ হওয়ার জন্য অধিক হয়ে চেষ্টা করে নামাজ করে রোজা রাখে অমরা করে এতে কাম করে তা দক্ষিণা করে যা আল্লাহ সাথে তোলায় তর্জন করে আল্লাহর সঙ্গে তাদের একটা সম্পর্ক গভীর করে নেয় এ হল তৃতীয় শ্রেণীর মুসলমান তৃতীয় শ্রেণীর নামকে অস্তিত্ব মুসলমান যারা গ্রিন কালারের একমাদারি মুসলমান যারা গুরুত্ব করা মুসলমান যারা খাদ্যা করা মুসলমান যারা ওই সবাই করা মুসলমান এরা রমজান আসলে খারাপ হয়ে যায় আহ খাওয়া যাবে না কষ্ট এদের আলসার হয়ে যায় এদের গ্যাস্ট্রিক হয়ে যায় রোজা রাখতে পারে না রমজান না এদেরকে এদের মানুষ শয়তান না এদের শয়তানের পর কতদিন থাকে কারণ জিজ্ঞেস করতে পারেন রমজান মাসে শয়তান পায়ে জিঞ্জির বাধা তারপরও মানুষ শয়তানি কাজ করে কিভাবে এর দুই শব্দ এক নম্বরে মানুষ শয়তান তার বসে নাই মানুষ শয়তানের পায়ে তার জিঞ্জির বাধা হয় না তাই মানে নিজেই যদি শয়তান হয়ে থাকেন তাহলে ওই শয়তানকে তার বাধা হয় নাই একটা লোহা একটা লোহা আপনি যদি গরম করেন একটা লোহা আপনি যদি গরম করেন এক ঘন্টা ঠান্ডা হতে লাগবে কয়েক ঘন্টা কমপক্ষে তিন ঘন্টা এগারো মাসের গরম শয়তানের গরম এই গরম এক মাস লেগুন মাস পার মাস পার ছয় মাস লেগুন ঠান্ডা হয়েছে শয়তানের যে সবকিছু তার মধ্যে ঢুকে রাখছে এগুলি এক মাসে কখন খবর হয় না ওই গরম থাকে খেয়ে শয়তানের কার্যক্রম তার মধ্যে ওষুধ যদি কাজ কাজ নাকি যেরকম সময় লাগে কাজ করতে এরপরে কাজ করে ওটা যেরকম সময় লাগে একটা ব্যাকটেরিয়া মারতে একটা পয়সা মারতে সময় লাগে শক্তিশালী লাগে যেরকম ব্যাকটেরিয়া কেমন শক্তিশালী লাগে আপনি যদি এই অবস্থানে যদি ওই ব্যাকটেরিয়া মারার যদি ঔষধগুলি যদি গ্রহণই না করেন মারা যাবে বলতে বরং আরো কি বাড়বে দেখি যেমন বেশি হয় তখন তো বেশি হয় তোমরা এই জন্য এই রমজান একজন নিয়ে জোর রয়েছে মুসলমান কিন্তু এই মুসলিম রমজান মাসকে তারা আরো সুযোগ তুলে পাবে এরা জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে আরো চলতে থাকে এই রমজান মাসে তারা ফিল্ম রমজান মাসে রোজা রাখে রমজান মাসে অনেক আমাদের আছে সে আমাদের অনুষ্ঠানে অনেক মানুষ আছে যারা বেরোজা রোজা রাখে না বেইমান বিশুদ্ধ করার জন্য পরিষ্কার করার জন্য এদেরকে জাহান্ন থেকে মুক্ত হওয়ার জন্য শয়তানের কাছারি শয়তানের যে সমস্ত পয়জন থেকে নিজেদেরকে পবিত্র করার জন্য বন্ধুগণ এই রমজানের তাহলে স্বাগতমে এই রমজানকে কবলের ব্যাপারে এই রমজানকে স্বাগতম জানার ব্যাপারে এই রমজানকে গ্রহণ করার ব্যাপারে করার ব্যাপারে মানুষ আপনি কোন শ্রেণীতে আছেন নিজেকে জিজ্ঞেস করেন পেয়ে যাবেন কোন শ্রেণীতে আপনি আছেন আপনি পেয়ে যাবেন ওরা যারা ঠিক আছে কিন্তু এখানে ব্যালেন্স বাড়াইছিল ওরা যারা ব্যালেন্স কম ছিল পূরণ করে নেয় ওরা যারা আরো কমাই নেয় কোন গ্রুপে আপনি আছেন সেটিকে জিজ্ঞেস করেন রমাদান রমাদান রমাদান শব্দ অর্থ পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া কি করে দেওয়া পুড়িয়ে ছাই করে দিয়ে বিক্রি দেওয়া শেষ করে দেওয়া অনেক ব্যাকটেরিয়া আছে অনেক প্রয়োজন রয়েছে অনেক জীবাণু রয়েছে এগুলিকে মারার জন্য আজ বিজ্ঞানের উৎকর্ষে বহু ধরনের একে ধ্বংস করা বহু ঔষধ বহু লিকুইড তৈরি করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় হল কি আগুন কোন ব্যাকটেরিয়ার মধ্যে আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয় ওইখানে আর বাঁচার কোনো উপায় থাকে না ওষুধকে পাঠিয়ে দিতে পারে কিন্তু আগুনকে পাঠিয়ে দেওয়ার মতো কিছুই নেই বুঝতে পারছি রমাদা ফুটিয়ে দেওয়া কি পড়াবেন আপনি নিজেকে পড়াবেন না আপনার পাপকে দাঁড়াবেন আপনার অন্যায়কে আপনার শয়তানের কার্যক্রমকে এর প্রভাবশালীকে সব কিছুকে চালিয়ে দেবেন দাঁড়াবেন যদি পুলিশের আগুন দাঁড়াবেন যদি প্রয়োজন কি দাঁড়াবেন যদি আগুন দাঁড়াবেন যদি প্রয়োজন কাঠি কাঠিতে পারো আর ফসল মারতে হবে এই রমজান মাস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অনেক বারুদের ব্যবস্থা করেছেন কাঠির ব্যবস্থা করেছেন এই জন্য আমি বলি রমজান একটা মনে করেন ম্যাচ ফ্যাক্টরি একটা ম্যাচ সবরি এর মধ্যে কয়েকটা তিরিশটা তারাবি তিরিশটা কি রয়েছে কাঠি রয়েছে অর্থাৎ রমজান মাস এটা একটা ম্যাচ প্যাকেট এর মধ্যে কয়টা কাটি রয়েছে তিরিশটা পুরো বছর আল্লাহ উনত্রিশটা হবে রোজা উনত্রিশ হয় তিরিশ হয় হয় না আশা বাহা কাদা ওয়াহা কাদা তারা দিলাও সেদিন কোনো সময় তিরিশ হয় কোনো সময় বত্রিশ হয় এই ম্যাচ ম্যাচের মধ্যে তিরিশটা রয়েছে বারো দিন আপনাকে বারো শেষ করতে হবে বারো কি রমজানের সিয়াম রোজা রমজানের সিয়াম তারাবির নামাজ সিয়াম লাইন রমজানের লাইনুল তাদের রমজানের উমরা রমজানের দাস রমজানের কোরআন রমজানের রমজানে তোবা রমজানে রমজানে জিকির রমজানে করে কমাচ্ছে সবকিছু একটা কাঠির মধ্যে যখন আপনি এই সমস্ত ইবাদতগুলি একটা ইউনিটি হল বারুদ এটা হলো বারুদ কাঠি এটাকে আপনাকে করতে হবে রমজানের প্রথম দিনে কাঠির মধ্যে লাগাতে হবে ঘোষণ মারতে হবে আপনার দশ দিনের পাপ চলে যাবে كل امر هذا هدى الحسنة بعشر أمثالها إلى سبع إلى سبعمائة ضعف إلا الصوم فإنه لي وأنا أسلمي يدعو يدعو يدعو طعاما يدعو شهوة وطعاما وشرابا من أجلي متفق عليه الله نبي বলেন যে মানুষ গুণে আদরের আলো গুণে আদরের আমল দশ গুণ বার বৃদ্ধি করা হয় এক করলে আঠারোতে ব্যালেন্স দিলে এক জমা করে সাথে সাথে দাম এলা আসতে নিয়ে আসলে সাতশো পর্যন্ত পারবে সাতশো পর্যন্ত পারবে তাই না হলে কিন্তু রোজা এর নির্দিষ্ট কোনো নেকি লেখা হবে না আমি মহাপ্রভু এর নেকি দান করবো এই জন্য কেমন পাঠে বাবুর ভাইয়া জান্নাতের আটটি দরজা আটটি আবহাওয়া এর মধ্যে একটা হল বাবুর ভাইয়া রায়পুর সাহেব এখান থেকে শুধুমাত্র মোজাদাররা প্রবেশ করবে আল্লাহ আমি কেমন থাকবে এই সামনে দাঁড়িয়ে বলবে আপনি যদি রমজান কয়েকটা রমজানকে স্বাগত জানান রমজানকে গ্রহণ করেন এই মেহমানের এই রমজানকে আল্লাহর কাছে আপনার সম্পর্কে ভালো রিপোর্ট দান করেন আপনার চাকরির এই রমজান এই রোজা আপনার কি করবে আল্লাহ আমি ওই বাপরায়াত দাঁড়িয়ে আপনাকে স্বাগত জানিয়ে জানাতে প্রবেশ করবে এই রোজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না রোজাদাররা ঠিক ঠিক যা রোজা রেখেছে এদেরকে প্রবেশ করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হবে অন্যদের সুবিধা হবে না এই জন্য আল্লাহ বলেন আমাদের জন্য সুপারিশ করবে কেমন করবে সমাজ করবে সিয়াম এবং কোরআন তেলাওয়াত আল্লাহ মানাতুল তাম ও সারা মানাতুল শাহওয়াত মানাতুল তাম আল্লাহ একে শাহওয়াত থেকে স্ত্রী শাহওয়াত থেকে আমৃতসরি থেকে খাওয়া দাওয়া থেকে ঘরে সুন্দরী খাওয়া দাওয়া মজা ছিল এখানে নিষেধ খাই নাই তোমাকে পাওয়ার জন্য করেছে আল্লাহ আল্লাহকে সুপার জীবন করো হাদিসে আছে আল্লাহ সুপারিশ গ্রহণ করে রোজা কোরআন এদেরকে এছাড়া সবিতাহ কোরআন চবি আলী আসলাম আমাদের দিন কোরআন সুপারিশকারী হয়ে তাহলে আপনার জন্য কোরআন পড়ো কোরআন বলবে মানা করলে মানা করতে হবে মানা করতে হবে আল্লাহ আপনাকে রাত্রে তোমার করে তোমার এই কোরআন পাঠ করেছিলাম আমার সুপারিশ গ্রহণ করো কোরআন আপনাকে ধরে নিয়ে গিয়ে জানাতে প্রবেশ করে দেবে সময় এই আমাদের তাহলে একটা নীতি দশ গুণ কাজে প্রথম দিনের যদি আপনি কি করেন রাত্রি নামাজ ঠিক আছে রাত্রি আছে জিকের আছে সেন্টার আছে সবকিছু আছে তাহলে এই কাঠিটা আবার যদি মারেন তাহলে আপনার দশ দিনে বা বছর হয়ে যাবে তাহলে তিরিশ দশে কত হয় তিনশো আর বাকি হয় কয় দিন পঁয়ষট্টি দিন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন মান সামা রমাদান ثم أتبعه ستة من شوال فكأنه صام الدهر যে ব্যক্তি রমজান শেষে করে পুরো রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টা নকল রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখলো কারণ এখানে ছয় দশে কত সাত তিনশো সাত হয়ে গেল বাকি তাকে পাঁচ দিন পাঁচ দিন আল্লাহ পক্ষ থেকে গোনা সুদার খারাপ দুই দিন দিন ঈদুল ফিতির ঈদুল আজহা রোজাটা কি খারাপ আর ইদুল আজহার করে আইয়ার শ্রী এগারো বারো তেরো হাজার থাকছে পাঁচ দিন দিচ্ছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন হলো না হলো না তাহলে এই রমজানের রোজা রাখলে সারা বছরে আপনার পাপ পুড়িয়ে ছাই হয়ে যাবে তাই রমজান মানে কি পুড়িয়ে ছাই করে দেওয়া কিভাবে আপনি ইঞ্জিনিয়ার আপনি মহাদেশ আপনি ফ্যাক্টরির মালিক আপনি যেমন মানুষ লাগাবেন যেমন ঘর্ষণ মারবেন তেমনই আপনার পাল চলবে আর যদি কি করেন মানুষ দ্বারায় সন্ধ্যাবেলা ব্যবসা যদি পানির মধ্যে ঢুকাই দিয়ে পানির মধ্যে ভিজিয়ে দিয়ে কোরআন যদি সুরা পাতিয়া থেকে শুরু করে রাষ্ট্র করে ঢুকে দিয়ে বলবে ম্যাচ দল জ্বলবে চলবে কাজে রমজানের রোজা রাখলেন চালানের রোজা রাখলেন সন্ধ্যা তিনি বাবা نعم لازم اصلي তোমরা হারামি বাটপারি ছয় না রোজা রাখলেন রোজা রাখা অবস্থায় উল্টা পাল্টা করলেন আমি পয়লা ফায়দা হবে না আমি পরে আসতেছি রোজা রাখতে রমজান রমজান শেষ হয়ে লাগে রমজান তিনি চাই করে দাও আপনি পড়াবেন আপনার পা আপনার অন্যায় আপনার অশ্লীল আপনার দেহাপনা আপনার শয়তানি বাটপারি সুন্দরী দোষী জুলুম সব কিছু বেইমানি শয়তানি সব এই রমজানের বারুদ রমজানের ত্রিশ দিনের ত্রিশটা কাঠের মধ্যে বারুদটাকে ধর্ষণ করবে দর্শন করে ফুটতে রাখবে এরপরে সওয়ালে ছয়টা মতো রাখবেন সারা বছরের অক্ষয় হয়ে যাবে আপনি পবিত্র হয়ে যাবেন ব্যাংকে রাতের ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে সুখী অভিজ্ঞ নিয়ে আগে রাতে এর রমজান রমজানকে আমরা একটা অশোকের সঙ্গে তুলনা করতে পারি একটা অশোক এই অশোকের নাম রমজান করিম অর্শ কি হয় একটা জাপানি গাড়ি আমেরিকান গাড়ি ফ্রান্স গাড়ি কোনো গাড়ি ইন্ডিয়ান গাড়ি গাড়ি যখন রং হয় গিয়ার উল্টা পাল্টা করার জন্য সবকিছুর নিয়ম আছে গাড়িটা নষ্ট হয় না হয় না গাড়িটা যেই জমিতে বানানো হয় একশো বিশ কিলোমিটার বা আশি কিলোমিটার বা ষাট কিলোমিটার থেকে চলবে ওই গাড়ি কিন্তু করার পরে আর হয় না আপনাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ বদলি করার জন্য আল্লাহর বান্দা হিসাবে শয়তানের বান্দা হিসাবে নয় ডলার রিয়াল টাকা পয়সা রুপির বান্দা নয় ঘুম আর পয়সার বান্দা নয় খারাপ কিনার নয় ব্যবসার বন্ধ নয় ফ্যাক্টরি কোম্পানি বন্ধ নয় কোন স্যার আর কোন বড় লোকের বান্ধব নয় বান্ধা আপনি আল্লাহ আল্লাহ তালা কোনদিন কদিন আগ্রহ মানুষ অতীত আমি আমার বস করার জন্য কেন আপনি আপনার আল্লাহ করেন না আপনার চোখ আপনার হাত আপনার পা আপনার আপনার বুদ্ধি আপনার পেট আপনার এখন আল্লাহ না করে করে দুনিয়ার করে কারণ রঙ উল্টো পাল্টা ব্যবহার কাজে রমজান কেরিম মানুষের বানানো গাড়ি মানুষের অংশ ঠিক করা যায় না আল্লাহ বানানো গাড়ি এই গাড়ি কি চলবে না আল্লাহ আল্লাহর গাড়িগুলি অর্শ মানুষের অর্শ কাজ হবে হবে না আল্লাহ পেটের অর্শ আল্লাহ রমজানের তাই রমজান কেরিম এত অর্শ এই রমজানে আপনার গাড়িটা কোথায় কি আছে আপনি ভালো জানেন এর ইঞ্জিনিয়ার আপনি নিজেই এর মেকানিক আপনি নিজেই আপনার চোখ কেমন আছে পা কেমন আছে উল্টাপাল্টা কষ্ট করে আর কেমন চলে আনন্দটা কি কয় মুখ কি বলে ভালো বলতেই পারে না কারণ চোখ ভালো লাগে না আরাম থাকে কারণ আরাম শুনে ভালো চলেই না চলে না কোথায় কোথায় বিলি চলছে কোথায় অন্যায় কোথায় কি হারাবে পেটে হারামি খায় ভালো খেতে পারে না বিবেক ভালো ভাবেই না আপনি ভালোই জানেন আপনার বাড়ির কাজ সমস্যা কোথায় তদন্ত রয়েছে আল্লাহ অংশ রমজানকারীকে ভালো করে পরিষ্কার করে কোথায় ভবিষ্যৎ কোথায় গ্রিজ নাই কোথায় তার মারবে বলে বল ভেঙে গেছে কোন পাঁচটার কি সমস্যা আপনি ভালো করে জানেন এগুলিকে পরিষ্কার করে নিন এই রমজান একটা ওয়ার্কশপ যদি আপনি রমজান ওয়ার্কশপ প্রাপ্ত করেন তাহলে আপনার জীবন হবে আজকে আমরা এবার সিয়াম সম্পর্কে বলতে চাই কারণ আজকে মেয়েদের একটু দর্শক রয়েছে এর রমজান রমজান কুড়ি দল কুড়ি দল কেমনি পুরাবেন কি পুরাবেন এর আপনার একটা দর্শক এটা আপনার বুঝতে পারেন রমজান তো একটা মাদ্রাসা করতে পারেন একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি লেখাপড়া কি এবার ইউনিভার্সিটির কাজ কি নামাজ পড়া রোজা রাখা এই রমজানে নিয়মের ঠিক মতো আলাদা কিছু আল্লাহ দেওয়া এই রমজানে সাবজেক্ট কি তাকুয়া সাবজেক্ট কি তাকুয়া এই জন্য আল্লাহ বলেন ওটা খরচ করা হয়েছে অমিতা তোমাদের প্রতি যেমন পূর্ববর্তীদের প্রতি করা হয়েছে সমস্ত নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল সবার উন্নতির প্রতি রোজা খরচ করা হয়েছিল এত প্রিয় এবার আমার যেমন রোজা আমার যেমন রোজা সমস্ত নবীদের উন্নতির উপরে খরচ ছিল আল্লাহ রবুল আলমী এই রোজাকে খরচ করেছেন তাকেও অর্জন করা আত্মাকুয়া গাইতেছেন আলহামদুলিল্লাহ ওয়াজিলাবান নাওয়াহি তাকে বলে আল্লাহ সমস্ত আদেশ পালন করা সমস্ত বিষয়ে ফিরে যায় করা যত ভালো কাজ আমার দুর্গা আজ টাকা থেকে আত্মা কোরআন চলি যত ভালো কাজ সব বন্ধ নাই চুরি ডাকাতে হারাতে হারামারি ভোগ খারাপে শয়তানি দাম করে পয়সা আর আল্লাহ সমস্ত আদেশ পালন করা সমস্ত বিশেষ মানে হিরাত থেকে নিজেকে বাঁচায় হলো তাকুয়া তাকুয়া এটা এমনিতে প্রকাশ্য হয় না এটা একটা মেশিন নয় এটা দেখা যায় না এটা অনুভব করা যায় না আপনি তাকুয়া আত্মা কোহা হোনা আত্মা কোহা হোনা আত্মা কোহা হোনা রসুল্লাহাম তার অন্তর্ভবকে ইচ্ছা করতেছেন তাকুয়া অন্তরে তাকুয়া দায়িত্ব নয় দুঃখিত নয় তসবির মধ্যে আর বড় বড় ওয়াজের মধ্যে আপনার অন্তরের মধ্যে এটা দেখা যায় না আপনার যদি অন্তর কাটি আমার কাটি দর্শনের কাটি তুলে যাবেন আপনার কর্তব্য এটা বুঝবেন আল্লাহ এটা ইমান শক্তি এটা ইমান শক্তি এই ইমান শক্তির মাধ্যমে মানুষ সমস্ত ভালো কাজ করে সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকে এ হলো তাকুয়া এর আপনার কাছে ইউনিভার্সিটিতে আপনার পরীক্ষা দিয়ে সার্টিফিকেটের নাম হবে কি তাকুয়া এই সার্টিফিকেট ইস্যু করবে এই দুনিয়াতে ভোট দুনিয়ার কোন ইউনিভার্সিটি এই সার্টিফিকেট ইস্যু করবেন মহাপ্রভুলায়ন আর এই সার্টিফিকেট পেয়ে গেলে আপনার নাম হবে মোত্তাকি কি নাম হবে মোত্তাকি তাহলে তাকুয়ার লেখাপড়া সার্টিফিকেট নাম হলো তাকুয়া ইভেন্ট ইস্যু করবেন সার্টিফিকেট মহান রব্বুল আলমিন আর এই তাকুয়া সার্টিফিকেট অর্জন করতে বলে আল্লাহ আল্লাহ আপনার নাম হবে কি আপনার নাম হবে মোত্তাকি যেমন ডাক্তারের পাশ করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার পাশ করে ইঞ্জিনিয়ার হয় যে যেটা করে ডাক্তারকে নাম হয় তাকে এই মোত্তাকি হওয়ার জন্য তাকুয়া সার্টিফিকেট নেওয়ার জন্য আল্লাহ আপনার সার্টিফিকেট ইস্যু করার জন্যে সে চক্কর মানুষের চাল না ভণ্ডামি না মানুষ দেখায় না চুরি করে না পয়সা দিয়ে না এটা সার্টিফিকেট কোনো সার্টিফিকেট দেওয়া সম্ভব না কারণ এই সার্টিফিকেটকে মহাপ্রভু লাগবে তাই বলল এরাজের মাদ্রাসা একটা স্কুল একটা ইউনিভার্সিটি এখানে যদি আপনি সার্টিফিকেট অর্জন করতে পারেন তারপর এখানে যদি আপনি লোকটাকে থাকা বিরত থাকা কি থেকে বিরত থাকবেন খাওয়া পিনা স্ত্রী সহবাস থেকে শুভে সালেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমী আরাম করে দিয়েছেন আমার মুসলমানদের জন্য এই রমজান রোজা করো এই রোজাকে রাখার জন্য কিছু শর্ত রয়েছে ছয়টা শর্ত রয়েছে এই রমজানের রোজা ফরজ হওয়ার জন্য ছয়টা শর্ত আল মুসলিম আল আকিম আলবা আলিম আলফা কাদের আল মুকিম আল কাদের আসালিম মিনাল মাওয়ানি ছয়টা শব্দ যা আমাদের পাওয়া যাবে তার প্রতি রমজানের দখল এক নম্বরে মুসলিম আপনার উপরে দখলতা বেনামা বেনামা বেগান যারা বেনামা দিতে না তার জন্য দখলতা করে নাই বলে আল্লাহ ভুল করেছি মুসলমান হয়ে যায় তাহলে তার প্রতি করা যাবে তাহলে তার কোনো ফায়দা নেই মাত্র কোনো ফায়দা নেই পর্যন্ত সোয়া হবে এই জন্যে অষ্টখানি শুক্রবারের নামাজ সমাজের মধ্যে গরম জানে কবে কয়টা তো দিচ্ছে তোবা না পরিধান তোবা এই জন্য তোবার দরজা খোলা আছে তোবা করেন তবে আমার মুসলমান নামাজ করেন রোজা করেন আপনার অতীতের গুণা আল্লাহ করে দেবেন এই জানান তারা ওহা মারা ওহা মারা ওহা যে তোমার সোয়ালিহা আমল বেশি বেশি করতে হবে যদি তোবা করে সঠিক ইমানদার হয়ে যান বেশি বেশি আমল করেন আগে এই শর্ত পাওয়া গেলে আগে সমস্ত পাপ فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আপনার পূর্বে সব পাপগুলিকে আল্লাহ নেকি বানিয়ে দেবেন তিনি আল্লাহ তিনি সত্তা তিনি রহিম তিনি রহমান তিনি গপুর তার কাজটা তিনি তোমার তিনি সমাধান সমাধান শ্রেয়াম মানে বলছিলাম যে তাহলে সমস্ত শ্রেয়াম মানে বিরুদ্ধ থাকা মূলত বিরুদ্ধ থাকা কি দেবে খারাপ স্ত্রী সহবাদ এরা নির্দিষ্ট করেছে বিশেষ করে যত রোজা খাওয়া আছে সব থেকে এবাদতের উদ্দেশ্যে শুভেচ্ছা থেকে পর্যন্ত সমস্ত রোজা কোনো দিক থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা বিশেষ করে বাহ্যিক যেটা সেটা হল খারাপ না এবং স্ত্রীর সহবাস মানুষের জীবনে সবচেয়ে দুইটা বড় চাহিদা সবচেয়ে বড় চাহিদা কয়টি দুইটি একটা চাহিদা হল পেট এই পেটটা জাহান্নাম ফের যান না সময় পাবে যেটা রুহ ঢুকে দেয় মার পেটে ফেরেস্তা সেদিন থেকে আল্লাহ রব্বুল আলমিন মার সেই রেহমের কথা রক্ত মিলছেন হাইডের এরপরে বলা হয়েছে আল্লাহর উসমান বাড়ি তিনি খাওয়া দাওয়া ব্যবস্থা করেছেন এই পেটের চাহিদা শুরু হয় মানুষের জীবনে যদি আজকের না থাকতো কেউ সোজা বাঁচতেন বিয়ে বাচ্চা মা বাবা বাংলার ছেলে আছে বাংলা কোটি টাকা সে সুন্দর দেশ পৃথিবীর টাকা আত্ম ধরে যায় সেই দেশে গভীর দেশে আসতে আসতে শুধু এই পেটের চাহিদার জন্য এই পেটের চাহিদা মানুষের সবচেয়ে বড় চাহিদা এই পেটের জন্য মানুষ জাহান নামে যাবে কত এই পেটের চাহিদা পরিণতি মানুষ শয়তানি কত কাজ করে আল্লাহ আপনাদের কত করে এই জন্য পেটের চাহিদাটা বন্ধ করো কি মানুষের যৌবনের চাহিদা ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করে তখন তাদের যায় লক্ষ্মী বাড়ি কেউ চলে যায় মামা বাড়ি কেউ খালা বাড়ি কেউ ভাবে বলে হ্যাঁ কেউ আবার বিয়ে সারি করছি মানে না করছেন আমি বড় হয় তার বন্ধু করতে যাই হোক এই জন্যে কেউ বিভিন্ন বিরোধী করে এই জল চাহিদা পূরণ করার জন্য এই জল সুশ্রী পূরণ করার জন্য বিরোধী জন্য মানুষ এই জন্য সুশ্রী পূরণ করার জন্য কেন মানুষেরা করে ব্যবচার করে কীর্তন করে মেয়েদের প্রচলন করে আসেন মানে উল্টাপাল্টা এসে আজকের বিরুদ্ধে এসে এবং কেন কেন এই জল চাহিদার জন্য উল্টাপাল্টা আল্লাহ রব্বুল আলমিন এই জল চাহিদাকে পূরণ করার জন্য সুন্দর সিস্টেম করেছে ধীরে ধীরে মহর ধীরে মহর জানা ডিমান্ড দিয়ে না মেয়েকে দিয়ে মেয়ের বাবার কাছ থেকে টাকা মেরে দিয়ে বিয়ে করবেন সুন্দর তৈরি একজন লাইফ নারীকে ঘরে আপনার হবে আপনার জন্য চাহিদা হবে চাহিদা হবে চোখের চাহিদা সব করে ভালো করে মনের মধ্যে মানুষের জীবনে চাহিদা এই চাহিদার জন্য মানুষকে অন্যায় অবস্থা খারাপ কিছু করে এই জন্য আল্লাহ আমি এই রমজান মাসে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এই সবচেয়ে তোমার বড় চাহিদা এটাকে কন্ট্রোল কর যদি বড় কন্ট্রোল করা যায় ছোট ছোট বলে কন্ট্রোল করা যাবে না যাবে না এটাই হলো উদ্দেশ্য এশিয়া যখন আপনার পেটের চাহিদা পূরণ থেকে আপনি বিরত না পিপাসায় যাচ্ছে খোলায় চাহিদা সুন্দর স্ত্রী সামনে ঘুরতেছে লা আল্লাহ নির্দেশ চলবে না তার যদি আপনি আল্লাহ নির্দেশ পালন করতে পারেন এই দুইটা বড় চাহিদায় ছোট ছোট চাহিদায় পূরণ করতে পারবেন না পারবেন না পারবেন না পারবেন না আপনার মনকে বিকাশ পারবেন না পারবেন অবশ্যই পাবেন এটাই উদ্দেশ্য এই জন্য সে আমার উদ্দেশ্য আপনার চোখে রোজা রাখা চোখে আরাম বিব্রত রাখা নামকে আরাম বিব্রত রাখা পেট আরাম বিব্রত রাখা হাতকে পিঠকে মুখকে পাকে সব কিছু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকটা রাজা শুধু রোজা মানে সকালবেলা খাই না আর সন্ধ্যাবেলায় যে রোজাই করলাম রোজা মানে না এটা হিন্দুদের রোজা এটা খ্রিস্টানদের রোজা মুসলমানের রোজা এই জন্য আলোচনা বলেন অন্যায় খারাপ কিছু ছাড়ো না সেভাবে রোজা রাখা আল্লাহ করে রোজা রাখলে জল নেই রোজা রাখলে শুনবেন রোজা রাখলে বিতল নেই রোজা রাখলে অন্যায় করলেন রোজা থেকে সব কিছু করলেন শুধু ভাবছি খাওয়া এবং সব আসতে বিরোধ বিরোধ থাকলে এটা রোজা হলো হিন্দুদের রোজা খ্রিস্টানদের রোজা মুসলমানের রোজা তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যেকে সব কিছুকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখা এবং সমস্ত ভারতকে উপস্থিত করে বলা রোজা রোজা পড়লে আল্লাহ হতে হবে কিন্তু কাপের উপর রোজা পড়ে নাই দুই নম্বরে বাদে না তবে তার রোজাকে অভ্যাস করাতে তিন নম্বরে আপেল উপর রোজা পড়ে না তাকে মুখেই হতে হবে অর্থাৎ ঘরে অবস্থানকারী সকলে তাকে তার প্রতি রোজা নাই রোজা ছেড়ে দিলে পরে সাদা করবে এইভাবে তাকে বলতে হবে কাদের রোজা রাখা ক্ষমতা রাখতে হবে শরীর শারীরিক অসুস্থ যেন না হয় যদি অসুখ হয় তাহলে রোজা ভেঙে দেবে গর্ব থেকে করবে এইভাবে যদি মা বন্ধের পেটে বাচ্চা থাকে গর্ভবতী মহিলা হয় রোজার সমস্যা হয় ডাক্তার রয়েছে সমস্যা রোজা ভেঙে দেবে কাজা করবে এইভাবে যদি কোনো মা বাচ্চাকে দুধপান করায় দুধপান করার তার শরীরের ক্ষয় হয় তাহলে ভক্ত করে দেবে রোজা ছেলেকে দুধ হবে মেয়েকে দুধ হবে পরবর্তীতে কি রোজা আদা করে দিবে এভাবে যদি অসুস্থ হয় রোজা রাখতে না পারে এমন অসুখ খেতে ভালো হওয়ার চান্স নেই পরের পরিস্থিতিতে কাজা করতে পারবে না তার পক্ষ থেকে একজন মিসকিনকে মিসকিন হতা সোয়াকে যে করে খাওয়া দিয়ে দেবে অথবা একবার করে পেট ভরে খানা খাওয়াই দেবে বা একটা মিসকিন খানা খাওয়াবে আর যদি লোক খাবার কাজ করবে পরে কাজা করে নেবে আর যদি এমন হয় আর যদি এমন হয় বয়োবৃদ্ধ পুরা কিছুই কি বলে ব্যাপারে যাওয়ায় রাখে বেডির বউ রাখে কিছুই বুঝে না একবার নামাজ পাঁচবার পড়ে আমাকে সাইজটা পড়ে তো নাম নিয়ে গেল ওটা ওটা করে কিনা একে বলে যদি ভ্রম নষ্ট হয়ে যায় স্মৃতি ভ্রম স্মৃতি যদি নষ্ট হয়ে যায় একদম মুক্ত একেবারে পুরো তাহলে তার বোঝায় না কিচ্ছু নেই সে রাত্রে রাখবে যখন রাখবে না রাখবে না যখন তার ব্যাংক নিয়ে দিবে রাত্রে যখন রাখবে না তাই সেটাই করবে তাতে আপনার কোনো দরকার নেই এই হলো এরপরে আসলে মিনার মামা নেই নিষিদ্ধ থেকে থেকে নিষিদ্ধ হচ্ছে যেমন মনে করেন মহিলাদের যদি কি হয় হাসি হায় অত বাচ্চা হওয়ার পরে নিবাস এ অবস্থায় রোজা রাখা তারা রোজা ছেড়ে দেবে পরে কি করবে তারা কাজা করবে এই হল ছয়টা শর্ত মুসলিম বারে হাতের বিবেকবান মুকিম এরপরে কাদের সমস্যা সংখ্যক এরপরে হল কি কোন প্রকার নিষিদ্ধতা যেন তার করে না থাকে এই জন্য এই শর্তগুলি পাওয়া গেলে তার রোজা হয়ে যাবে এই রমজানের রোজা এরাও যেন মানুষের পাপকে কপিলতাকে দূর করার জন্য এই রোজা মানুষকে পবিত্র করার জন্য মানুষকে ভালো বাস্তবী করার জন্য এই হল রোজা অর্থ আসুন আমরা যদি সত্যিকারে রমজান মানে ঘুরে দেওয়া রমজান মানে অর্থ রমজান মানে ইউনিভার্সিটি তারপর সার্টিফিকেট দেওয়া এর মানে সমস্ত অন্যায় সমস্ত অস্থির সমস্ত পরিহিত কাজ থেকে বেরোতে থাকার কাজ দরকার তারপর দরকার তাহলে দেখা যাবে এবারে রমজান প্রতি বছর রমজান গিয়েছে এসে এসেছে আপনার কোনো পরিবর্তন হয় নাই এবার রমজান যেন আপনার জীবনে সম্পূর্ণ অমল পরিবর্তন ঘটাতে পারে কালো লাইন বন্ধ করে নতুন সুন্দর ডায়েরি যেন খুলতে পারে আপনার সব হাত সৌদা যেমনি কালো এটিকে বন্ধ করে সব হাত আল আল বাইবা সুন্দর জীবন যেন আপনি করতে পারেন এটাই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা সকল বলি হাজা আসাদুল্লাহ ওসালাম মোহাম্মদ ওয়ালা আলী ওয়াসাল্লাম আজমাইন বাকি রমজানের মাসলা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 قال من أدرك رمضان ثم أو فلم يغفر له أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রবুল্লা অশেষ মেহরবানি অনুকম্পায় আজ রমজান রাত পর্যন্ত তিনি আমাদেরকে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ গত বছরে আমাদের সঙ্গে অনেকে যারা রমজানের রোজা পালন করেছেন তাদের অনেকে আমাদের থেকে দুনিয়া থেকে আগে আগে পাড়ি জমিয়েছেন এই রমজান মহানব্বুল আলমের পক্ষ থেকে এক মমিন মুসলমান পাপি তাপি বাংলাদের জন্য এক সুবর্ণ সুযোগ এই মাস এই মাস হচ্ছে রমজান কোরআন নাজিরের মাস বরকাত এবং হেবাত রাহমতের মাস দয়ার মাস মাকুরাতের মাস যার নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাসের কমিনার নারের মাস এই মাসে আল্লাহ আব্দুল আলমিন জান্নাতের দরজাগুলি খুলে দেন যার নামের দরজাগুলি বন্ধ করে দেন শয়তানকে শৃঙ্খলিত করেন এই রমজান মাসে আল্লাহ আব্দুল আলমিন বান্দা দোবা কবুল করে তাদেরকে জান্নাতের পথে পথিক এক মা সুযোগ করে দেন গত খুদ্ায় বলেছিলাম রমজান মাসকে কেন্দ্র করে মানুষ চার প্রকার প্রথম প্রকার মানুষ যারা রমজানকে অতির আগ্রহে হওয়ার জন্যে কমর বেঁধে মানসিক শারীরিক অর্থনৈতিক সামাজিক সর্বদিক থেকে প্রস্তুতি গ্রহণ করেন ইস্তেদার করে রমজানকে স্বীকার করে এবং এই রমজানকে যথাযথভাবে নিজেদের জন্য এক সুযোগ গ্রহণ করে আল্লাহর সঙ্গে তিজারাত জান্নাত করায় এক সুব্যবস্থা আগ্রাতের ব্যাংক ব্যালেন্স করাবে এক সুন্দর সুযোগ গ্রহণ করে দ্বিতীয় প্রকার মানুষ যারা রমজান আসলে নিজেদের ভুল ত্রুটি আল্লাহর কাছে আরাধনা করে তৌবা করে ইস্তেফার করে নিজেদেরকে পবিত্র করে নিয়ে রমজানে মমিন মুসলমান হয়ে বাকি জীবন নিজেদেরকে সুন্দর পরিচালিত করার জন্য এক সুযোগ গ্রহণ করে নাই এই দুই শ্রেণীর মানুষ অত্যন্ত কম তৃতীয় শ্রেণীর মানুষ যারা রমজান আসার পরে মানুষ দেখা দেখি কিছু করে মানুষ সমাজ পড়ে তাই নামাজ পড়ে মানুষ রোজা রাখে তাই রোজা রাখে সে ইফতারি খায় কিন্তু এই রোজা এই রমজানের গুরুত্ব তাৎপর্য এই মাসে তোবা করে সে শেখবার করে থাকে বান্দা হওয়ার সুযোগ গ্রহণ করতে পারে না শয়তানের প্রেমে পড়ে শয়তানের চক্রান্ত পড়ে এরা টুটাফাটা করে রমজানকে কাটিয়ে দেয় রমজান চলে যায় সেই মানুষ সেই ফিরে আসে না বেনামাজি বেনামাজি থেকে যায় ফিলিমবাজি ফিলিমবাজি থেকে যায় সুন্দর দুষ্কর সুন্দর দুষ্কর থেকে যায় নিত্য বিবাদকার বিবাদকারী যুগল করি যা যা অভ্যাস ছিল সব আবার ফিরে আসে কারণ এদের তো আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয় না এরা নিবিত প্রাণ দিয়ে এ এখলাসের সঙ্গে তোবা সোহা করতে পারে না এদের জন্যে এই রমজান বড় অভিশাপ এই রমজান তাদের জন্য ধ্বংস এই রমজান কেবল শুনে হারানোর ফলে এদের মতো ব্যাকল এদের মতো মূর্খ এদের মতো বোকা আর তাদের কেউ নেই আর চতুর্থ শ্রেণীর মানুষ যারা রমজানে কিছু করে না রমজানের আগে যা ছিল রমজানের মরুকায় দুর্ভ মুসলমান গ্রিন ক্লাবে একামার মুসলমান নামগ্রস্ত মুসলমান জুমার দিনে এখন তো আমাদের মুসলমান আর কেউ এটাও নাই এদের জন্যে শেষের দিনগুলো নিঃসন্দেহে এদের সম্পর্কে আল্লাহ নই বলেন রাগে মানবো রাগে মানবো রাগে মানবো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যান ওই ব্যক্তি ধ্বংস হয়ে যান ওই ব্যক্তি হালাক হয়ে যান বিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রহমতুল্লাহ আলমী তিনি বদবা করলেন সাহাবা একটু আশ্চর্য জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে রসুল্লাহ বললেন মানাদাটা রমজান যে ব্যক্তি রমজানকে পেল রমজানের পূর্বাস দিতেই থাকলো খাওয়া দাওয়া করলো চলাফেরা করলো বিবেক বুদ্ধি নিয়ে করলো দুনিয়ার সব কিছুই বুঝলো কিন্তু এই রমজানের গুরুত্ব তাৎপর্য বুঝলো না এই পরিকল্পনা মাসে প্রাণ করলো না এই রমজান মাসে তারা আমি পরে রোজা রেখে ভালো কাজ করি তোবা করে সমাজে খাটিমা হতে পারলো না জানা ট্রাই করতে পারলো না আখেরাতে ব্যান্ডেজ বাড়াতে পারলো না থেকে গেল যেমন ছিল তেমনই ওই শেষের দুই গ্রুপের জন্য ধ্বংস হালা যারা বটে কিন্তু রমজান চলে গেল যেমন ছিল তেমনই তাদের জীবনে কোনো পরিবর্তন ঘটল না এদের কালো ডায়েরিটা সাদা হলো না এদের পাপের জীবনটা মুক্ত করে এরা প্রাপ্ত হতে পারবো না নাম থেকে নামটাকে এরা জান্নাতের নামে অন্তর্ভুক্ত করতে পারবো না এই রমজানের প্রতিদিন আল্লাহ মানুষকে প্রতিদিন ক্ষমা করে আর রমজানের শেষ রাত্রিতে ঈদের রাত্রিতে আল্লাহ আমি সাধনা সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করে এই রমজান মাসে আল্লাহ রবুল্লা আলমী বান্দা তোবা কবুল করে বান্দাকে ক্ষমা করেন বান্দাকে অনেক কাজের ব্যবস্থা করেছেন এই সব সুযোগকে যে হারালো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা হালাত যা হালাত যা আল্লাহ নবী আলিসাল্লাম বললেন এই রমজান যখন প্রবেশ করে ইউনাদি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আসমান থেকে আল্লাহ পক্ষ থেকে আহ্বান আসতে থাকে ওই যারা কল্যাণকামী মঙ্গলকামী জান্নাতের পথে আসতে চাও সবাইকে ভয় করতে চাও আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাও কোরআন শিখতে চাও হাদিস শিখতে চাও দিনের পথে আসতে চাও আগে বাড়ো ওয়াইয়া বা ঈশ্বরের যারা অন্যায় করো পাত্র অশ্লীল দল নোংরা কাজের সঙ্গে জড়িত ফায়ার সঙ্গে জড়িত মন কাজের সঙ্গে জড়িত যারা পাপ বঙ্কিলতায় ডুবে আছো যারা মাসি এবং জুলুমের মধ্যে ডুবে আছো আপসের খবরদার সঙ্গে বেরো না কারণ জাহানের দরজা বন্ধ করা হয়েছে জাকাতের দরজা করা হয়েছে এই রমজান আল্লাহ রব্লাহের পক্ষ থেকে সবার জন্য এক বড় সুযোগ আসলে এই জন্য কোন বলিনি যারা প্রথম গ্রুপে আছেন ভালো যারা দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ যারা রমজানে খবর পেলে সভা করে পবিত্র হতে চান যারা মানুষ দেখা দেখি করেন না মানুষ দেখা দেখি নয় বরং রমজানের শুরুতে তোবা করে নিন আল্লাহ মতো বলি আল্লাহ জামিয়া আইহাল মুমিনুন আল্লাহ করতে হোক অথ মহিলা আল্লাহ জামিয়া সবাই তোমরা আল্লাহর কাছে তোবা করো ফিরে আসো দুনিয়ার পথ ছেড়ে টাকা পয়সা দেওয়ার ডলার মহব্বত ছেড়ে দুই বাচ্চা অন্য ছেড়ে আখেরাতে পথে ফিরে আসুন আল্লাহ পথে ফিরে আসুন নিজেদের ভুল প্রাপ্তি ক্ষমা দেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করো ইস্তেফার করো লাল এটি তোমরা কল্যাণকামী হবে মঙ্গলকামী হবে এই রমজান হওয়ার পরও তুমি কোন আল্লাহর বান্দা মমিন হতে পারে খাঁটি মুসলিম না হতে পারে জান্নাত জানাতে পারে ইসমিনান্নার জাহান্নাম থেকে নিজের নাম ছাড়াতে না পারে এই রহমত এবং যদি আল্লাহর দয়া ক্ষমা নিয়ে জান্নাতে হওয়ার সুন্দর করতে পারে তাহলে মুসলিম তার জন্য শুরু হবে না এত বড় হতবাটা এত বড় দুনিয়া আর করতে পারে না এই বলতে পারবো এই রমজান আমরা যেমন জীবনের অনেক রমজান গিয়েছে রমজান গিয়েছে যেমন তেমনই ছিলেন এবারে রমজান তেমন হওয়া উচিত নয় বরং সমাজ করেন আল্লাহর কাছে ক্ষমা চান তৌবা করেন ইস্তেগফার করেন আজ রমজানের অধিকাংশ মানে বেশিরভাগ সম্ভাবনা চাঁদের ঘোষণা হবে আজ থেকে এই প্রস্তুতি গ্রহণ করেন আজকে আমি আলোচনা করতে চাই كيف أو يوما يوما من رمضان في حياة الصائم كيف يكون يوما في حياة الصائم في رمضان রমজান মাসে একজন মমিন মুসলমানের জীবনে সন্ধ্যা থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত দিনটা কেমন হওয়া উচিত কিভাবে কাটানো উচিত কি করবেন আপনি এই দিনটি আপনি কি করবেন প্রথমত আসুন এই রমজানের চাঁদ উঠতেছে তার আগে মনে মনে সংকল্প করেন আনাচে মনে যান তোবা করার জন্যে ইস্তেফার করার জন্যে কারণ তোবা কবুলের জন্য তিনটা শক্ত তাদের দুরুপ হতাশুর বা আসি অবিপ্লানের দুরুপ আপনার পাপ থেকে অন্যায় থেকে নিজেকে বিরত রাখা অন্যদামা অন্যদামা আলা দুরুপ আলাল মাসি অসিয়ার নিজেকে অনুতপ্ত হওয়া আরে আমি একজন জ্ঞানী মানুষ দুনিয়া সবকিছু বুঝি ভালো মন্দ বুঝি নিজে বুঝলাম না দুনিয়া জানলাম সারা দিন কষ্ট করলাম মরে গেলেও আপনাদের জানলাম বই বাচ্চার জন্যে এই মনীষায় দিদি দিদির আরামাইসের জন্যে আপনারা তো সন্তুষ্ট করলাম দিদিকে আফসুস করেন কেন আমি অন্যায় করেছি কেন আমি জুলুম করেছি যারা আমি চার চুলটা কাটতে অন্যায় আরামে গেলে তা হারাম কেন অন্যায় করেছি আমি এই জন্য নিজে অনুতপ্ত হওয়া প্রথমে পাপ ত্যাগ করা দুই নম্বরে অনুতপ্ত হওয়া তিন নম্বরে হলো ভাইয়া আল্লাহ আল্লাহ সে করতে হবে যে আমি আর কোনোদিন এই অন্যায় এই পাপ এই মাসিয়ার এই নৌকারি এই বাটপারি এই পয়সা এই জঘন্যতা এই অশ্লীল গঠিততা আর জীবনে করবো না এই চিন্তা শব্দ যদি হয়ে যায় আল্লাহ যদি আসাম মাফ করে দেবেন আল্লাহ রবীন্দ্র করতে পারে আর মানুষের যদি ভাব হয় আপনি তাহলে তার সঙ্গে তার ভুল পরামর্শ করতে হবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে বা তার লেনদেনের তার চুক্তি চুক্তি করতে হবে সমস্যার সমাধান করতে হবে এই শর্ত নিয়ে যদি তাহলে কমপ্লেন ছাড়তে পারে এই শর্ত নিয়ে যদি তাহলে কমপ্লেন ছাড়তে পারে অনুতপ্ত হতে পারে আপনার একটু ভালো করে বসেন না পুলিশ সব পাকা পাকা বাইরে লাইব্রেরি পড়তে বসেন না আর তিন নম্বর ওয়াদা করতে পারেন যে আল্লাহ আমি আর কোনো অন্যায় করবো না আপনার জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন গত সপ্তাহে বলেছিলাম যদি আপনি তৌবা করতে পারেন খালিস তৌবা এরপরে জিন্দিগিতে ভালো বেশি বেশি আমল করতে পারেন এবং ইমান মজবুত করতে পারেন তাহলে আপনার অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ নিয়ে করে দেবেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئات حسنات তবা করে মজবুত ইমান আনে এবং আমার সলে করে নেক আমল করে রমজান সব আমলের ভরপুর এই রমজানে আল্লাহ রবুল্লাহ অনেক আমল দিয়েছেন এইগুলি যদি করতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন কি করবেন তার অতীতের জীবনের সমস্ত পাপগুলিকে নেতিবাচক দেবেন তিনি গপ্পা তিনি সত্তা তিনি রহমান তিনি রহিম তার গাড়ি তাই তাই আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু লিমুসলিমিন إن الله يبسط يده بالليل بالنهار ليتوب مسلم ليتوب مسلم النهار ويبسط يده بالليل ليتوب مسلم النهار আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা তার ক্ষমার হাত বাড়িয়ে দেন তিনি হাত বাড়িয়ে দেন ডাক্তার থাকে যারা রাত্রে পাপ করেছে অন্যায় করেছে আসল ক্ষমা চাও আমি ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা হাত বাড়িয়ে দেন রাত্রিবেলা পাপীদের জন্য আর রাত্রিবেলা হাত পাঠিয়ে দিনের বেলা যারা অন্যায় করেছে পাপ করেছে তাদেরকে আল্লাহ তাকে আসো ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দিই বলুন এই রমজান যদি আমরা আমাদের জীবনকে পবিত্র করার জন্য মাফ করে দেওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য শুরু করতে না পারি এই রমজান আপনি শিক্ষা আপনাকে জান্নাতি করার জন্য নিষ্পাপ করার জন্য খাটি মনে মুসলমান করার জন্য শৈতানের প্রত্যেকে ছেড়ে রেয়াজ দেওয়ার টাকার বন্দীকে ছেড়ে দুনিয়ার আরামায় খাওয়া দাওয়া গল্প গুজব ইত্যাদি আর এই সব কিছুর গোলামি ছেড়ে একমাত্র আল্লাহ পাতা হওয়ার এক মহা সুযোগ করে দেওয়ার জন্য এই রমজানের তাহলে আপনি আসুন প্রথমে নিজেকে এই মানুষানে পবিত্র হওয়ার জন্য আমল মজবুত নিয়োগ করেন এখলাসের সঙ্গে তোবা করেন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে চাঁদ দেখার দোয়া করার চেষ্টা করেন চাঁদ দেখার শূন্য চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখা গেলে দোয়া করেন আল্লাহ আসসালাম আল্লাহ আল্লাহ আল্লাহ হ্যাঁ। اللهم اعنا وعلى الاسلام والايمان والسلامة والاسلام ربي ورحمك الله বলেন চাঁদ দেখে দোয়া এরপরে দ্রুত গিয়ে মাগরিবের নামাজ পেয়েছে সম্ভব হলে এসার আগেই তোমার কাজটা সেরে নেন এসার নামাজের তারাবের নামাজ আসার আগে তোমার কাজটা সেরে নেন দুই রাখা তোবার নামাজ দুই রাখা তোবার নামাজ পড়েন মাগরিবের পড়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আরাধনা করে নিজের পাপের কথা আল্লাহ কাছে করে অনুতপ্ত হন আমি আজ থেকে তোমার নাই করবো না এবারে রমজান আমাকে তোমার বাধা বাড়াবের জন্য জান্নাতি হওয়ার জন্যে সুযোগ করে দেন হাত সে আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে তোবা করে ঘরে ফিরে যান আল্লাহকে তাকে কেঁদে নিজে ভালো করে মজবুত করে মজুর করে প্রয়োজনে যদি শরীর অনেকে থাকে শরীরের দন্ত কাপড়ে দন্ত আল্লাহর দরবারে যখন হাজির হয় সুন্দর একটা কাপড় পরে গেঞ্জি পরে লুঙ্গি পরে না যখন আল্লাহর কাছে আসেন আল্লাহর মোনাজাত করার জন্যে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন যে আল ইউনাজি মারাব্বা ইউনাজি মারাব্বা যখন নামাজি নামাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে যেন সে কানে কানে কথা বলে আচ্ছা আল্লাহ দরবারে হাজির হন রদ্দ আমরা শরীরে গোসল ক্রিয়া দুর্গন্ধ ঘামের গন্ধ না পুরে গোসল করে পরিষ্কার হয়ে সুগন্ধি মেখে সবচেয়ে উত্তম কাপড় পরে এবার আপনি অপেক্ষা করেন আদানের জন্য মহাজন যখন আদান দেবে তখন আপনি আদানের সময় আপনি টিভির সামনে মহাজন আদানের সময় আপনি গল্প গুজব ব্যস্ত থাকবেন না বরং মহাজনের আদানের সঙ্গে ইরাসমের কোন আদান তখন ইসলামে এখন মহাজেন যখন তোমরা আদার সঙ্গে আল্লাহকে বলেন তখন তোমরা মহাজনের আদানের প্রতিধ্বনি করো মহাজন যখন বলবে আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ অর্থ যখন বলবে আবার চোখ চোখে লাগায় বিরাটিরা এটা বিরাট করবেন না ক্ষমতা তোমার করেছেন ক্ষমতা অন্যায় করে যাবেন না শয়তানের ফলে যাবেন না এবার আপনি এবার যখন মাজিদ বলবেন হাই আসসালাম বলেন যাবে না যখন মাজিদ বলবেন হাই আল ফালাহ তখন বলেন যাবে না এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ এরপর আপনি মাঝের আদান শেষ হয়ে গেলে রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এরপরে রাসূলের জন্য ওসিলা দোয়া করেন আল্লাহুম্মা রাব্বানা বিল্লাহ والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعث مقام محمودا الذي وعدت إنك আল্লাহ বলেন যে ব্যক্তি মহাজনের আজাদ শুনে আমার কবি গুরুর পাঠ করলো এরপরে আল্লাহ রহমান আজিজ দাওয়া করলো কেমন দিন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ আপনার জন্য অধিক হয়ে যাবে আজ আমরা আদানের সময় গল্প গুজবে টেলিভিশনের সামনে বসে থাকি আল্লাহ বলেন যে ব্যক্তি এই মন্ত্রে আদানে শুনে আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা আপনি ইসলামের দিন করবেন তার করবেন পূর্বে আপনি মাফে যাবেন খবরদার রমজান করেছে রমজান শুরু হয়েছে অর্জনের এই পাঁচ নামাজের আদানের উত্তর দিকে এবং দুশরী অসিলার দোয়া এবং যে দোয়াটা চাহাতের দোয়া এবং রহিত আমার দোয়া করতে ভুল করবেন না আপনার রমজান শুরু হয়েছে এইভাবে দোয়া করে এবার আপনি চলে আছেন উজুটা উজু করা থেকে ভালো না করা থেকে ভালো করে উজু করে সবচেয়ে ভালো রমজান মাসে পাঁচ অক্ট নামাজের আদান এমন অবস্থায় হবে যখন আপনি মসজিদে উপস্থিত সম্ভব হয় রাত্রি না থাকে আপনি মসজিদে থাকা অবস্থায় আদান শুনবেন এটাই হল উত্তম এটাই হলো উত্তম আপনি এবার উঁচু সুন্দর করে মনে রাখবেন উজুটা একটা বাধা উঁচু যখন করেন তখন আপনার পানির মাধ্যমে আপনার কি হয় পাপ করে ছড়ে ছড়ে যায় যখন আপনি উঁচু করেন হাত মুখ আপনার শরীর যত ছোট ছোট পা পোনা আসি এগুলি সব পানির সঙ্গে ঝরে পড়ে যায় তাই উজুটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন এরপরে যখন আপনি মসজিদে আসতে থাকবেন মসজিদে আসার দোয়া করেন اللهم نسألك اللهم اجعل من قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا اللهم اجعل من يميني نورا ومن يساري نورا واجعل من فوقي نورا ومن تحتي نورا اللهم اعطني نورا এইভাবে মসজিদে আসার দোয়া করেন আসে মসজিদে চলে আসেন মসজিদে ঢুকার সময় দোয়া পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ মাক্তাহারি আল্লাহ এরপরে মসজিদে এসে সুন্দর মতো সর্বপ্রথম ডান দিকে বসার চেষ্টা করবেন এবং প্রথম লাইনে বসার চেষ্টা করবেন আমরা সবার শেষে বসার চেষ্টা করি খাইরুসুফির প্রথম হল কি এবং দান ইয়ামিন আল্লাহ বলেন যদি তোমরা জানতে যে জামাতে একেবারে لو لو تعلمون ما في ما في ما في الصف الاول وفي الايمن তাহলে তোমরা রাস্তা আল্লাহ নবী আলাইসাল্লাম বলে যে তোমরা যদি জানতে যে লাইনের প্রথমে এবং ডান দিকে কি সব আছে তাহলে তোমরা লটারি করে হলেও হ্যাঁ তোমরা ডান দিকে নেওয়ার চেষ্টা করতে কিন্তু আমরা সবার পরে এসে সবার আগে বেরোতে চাই কি বলেন ঠিক না সবার করে এসে দরজার কাছে বসবো আবার সালামটা পরিণত হলে প্রথম লাইনে ডান দিকে প্রথম লাইন পুরো হবে এরপরে দ্বিতীয় ডান দিক থেকে আবার তৃতীয় ডান দিক থেকে এবার পুরো থাকবে জীবনে তোমার অনেক আরাম এস মনে রাখবেন আরাম দিয়ে আরাম পাওয়া যায় বলেন বলেন পাওয়া কাটা কাটা এদিক কেন খবর তুলিতে তুমি গোলাপের গাছের কাটার পোকাকে তুমি যদি চলে যাও গোলাপ তোমার হাতে আসবে না এই দুনিয়াতে দুঃখ ছাড়া সুখ পেলে না এটা মনে রাখতে হবে তাহলে আপনি চাইবেন জান না আর আরামাইশ নিয়ে হবে না চাইবেন আপনি আল্লাহ আপনার আল্লাহ আরামের চাইবেন কি রাহমান এবং চাইবেন আপনি আরাম তাতে হবে না এই জন্য আপনাকে কি করতে হবে কষ্ট করতে হবে কতই তো নিরাশে বসলেন কতই তো শুয়ে থাকলেন কতই কিছু করলেন রমজান মাসে এই জন্যে মসজিদে ঢুকে মসজিদের আলো ঢুকাবেন ওই যে ওখানে লিখে দেওয়া আছে মসজিদে অনেকগুলি আলো করে দেওয়ার চেষ্টা করবেন একটা কুটির চেষ্টা করবেন মসজিদের আলো ঠিক থাকবেন মসজিদে বসে এবার একামত করা পর্যন্ত দোয়া করতে থাকেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেন মা বেন আদান বলে কামা দোয়া মুস্তাজাবা আজান এবং ইকামতের মধ্যে অবৈধ আজানের দুই আজানের মধ্যে অর্থাৎ আজান এবং ইকামতের মধ্যে দোয়া কবুল হয় এই জন্যে এই সময় বেশ বেশি দোয়া করেন আফিয়া আল্লাহ আফিয়া এবং যা আপনার যারা আছে দুনিয়া জানেন না নিজের ভাষায় উর্দু বাংলা হিন্দি ফার্সি আপনি মজবুত হওয়ার জন্য ইমান কবি হওয়ার জন্য দোয়া করতে থাকেন একমাত্র যখন একামাত দেবেন মাদের সাহেব মাদের সঙ্গে উত্তর দিতে পারেন আল্লাহ এইভাবে আর উত্তর দিতে পারে এবার মাদের সুন্দর মতো মুসলিম লাইন কাঁধে পায়ে পা লাগে লাগে দাঁড়িয়ে যান লাইন সোজা করেন কারণ কাঁধে কাঁধে পানি পা না লাগালে যদি ফাঁকা থাকে শয়তান মধ্যখান দিয়ে যাতায়াত করে আল্লাহ বলেন যেমন সব রাস্তা যাতায়াত করে এবং তোমাদের মধ্যে মধ্যে শয়তান যাতায়াত করে এবং লাইন সোজা করো আর যদি লাইন সোজা না করো তাহলে তোমাদের অন্তরগুলি আল্লাহ করে দিবেন আল্লাহাম বলেন যে তোমরা লাইন সোজা করো কথা আর নাই তোমাদের লাইনে যদি আগে পাশে থাকো তোমাদের অন্তরগুলি বাঁকা থাকবে আর মুসলমান মসজিদে দাঁড়ালে দাঁড়াতে যায় না এবারে আমার মাঝাবে পাইপা লাগাতে হবে না মুক্ত হবে তুমুকটা এক এক এক এক মতো বসে রয়েছে যার ফলে আমরা আমাদের ভিতরেও নামাজটা কিভাবে করতে না এজন্য কিন্তু লাইন সোজা হবে পায়ে পা তাদের লাগিয়ে সুন্দর করে দাঁড়িয়ে যান এবার এভাবে সঙ্গে নামাজ পড়েন ঠিক ঠিক মতো রসুলের তরিকে নামাজ পড়েন এবার এসব নামাজ পড়লেন এসা নামাজ সালাম হয়ে গেলে ফরজ নামাজের পরে দোয়াগুলি পড়ে ফরজ নামাজের যখন সালাম হয়ে যায় তখন আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ তিনবার করেন একবার বলেন আল্লাহ সালাম অমিতা সালাম তারপর আমার المغرب وليه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن ولا اله الا الله ولا نعبد الا اياه مخلصين له الدين ولو كنا الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا من الجنه اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك একবার আয়াতের কুরসি পড়েন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম lahu ma fis samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wa wasi'a kursiyuhu as-samawati wal ard wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim আয়াতের কুরসি পড়েন আয়াতের কুরসি যে ব্যক্তি ওয়া তত্ত্ব ফরজ নামাজের উপরে পড়ে ও এবং জান্নাতের মধ্যে শুধু পর্দাকারীকে পাও মানুষ যখন মরে যায় তাহলে তার সরাসরি জান্নাত হয়ে যায় যে পাঁচ অক্ট নামাজে এই আয়াতের খুশি পড়তে থাকে এরপরে সুরা ইখলাস সুরা নাস সুরা ফালা কুল আল্লাহু আহাদ কুল আল্লাহু কুল বিসমিল্লাহির রহমানির يا رب فلان من شر فلان ومن شر غاسل إلى وقب ومن شر النفاثات إلى القلب ومن شر حاسد إلى حسد اللهم أعد قل الله في الناس ملك الناس من شر وسواس الناس الذي يوسوس في سوء الناس من أهل الناس والنار أبسوس عن مسلمان عند المسلم إبليس شيطان عند المسلم إبليس wala da Allah ma ta musi Abu Hurairah radhiyallahu anhu Imam إبليس ibn আবু হুরাইলাকে আয়তার খুশি শিখেছিল আর মুসলমান পরীক্ষা নিলে দেখা যাবে সত্তরা পঁচানব্বই প্রয়োজন আয়তের খুশি না আলহামদুলিল্লাহ আর মুসলমান সুরাই ক্লাস নাচ ফরাক করতে পারে না কি আশ্চর্য কথা রমজান মাস না পড়লে শিখে ফেলে এরপরে আপনি দুই রেখা শূন্য করে এরপরে এরপরে এবার করে ইমাম সাহেব তারাবি নামাজ শুরু করবেন তারাবি নামাজ শুরু করার পরে ইমান এবং সব উদ্দেশ্যে আল্লাহ নবী বলেন যে পুরা একদিন না সমস্ত রান্না করবে তারাবি পড়ুক তারাজুল পড়ুক কেমন লাইলা যাই পড়ুক সে ব্যক্তির পূর্বে ইমানের সঙ্গে ইমান এবার এবং আগে বলেছি যারা বেনামাজি তোমার করলেন ভালো করে কারণ বেনামাজি আমার করে তুমি পাইলাম তো তোবা বেনামাজি বেনামাজি বেঈমান তোবা ছাড়া নামাজ পড়লে ওই যে গুলো রমজান শেষ সব শেষের মানে কি কোনো ফায়দা হয় নাই তবা করবেন কাজ করবেন আর অশান্তি করে ছাড়বো না শুরু করলাম অতীতগুলি সব মাফ করে দেওয়া তাহলে তোবা যদি করেছেন এই জন্যে ইমান আর তোবা ছাড়া বেমান বেনামাজির ইমান হবে না তোবা করে ইমানদার হয়ে এরপরে কারণ আনন্দ করে জন্য কিন্তু শর্ত আর ইমান আল ইসলাম আল মোতাবা যদি মোতাবা নবী আল ইসলাম ইসলাম আপনার ইমান ঠিক থাকতে হবে আল্লাহর জন্য হতে হবে রাসুলের তরিকায় হতে হবে এবার তারাবির নামাজ শুরু করতেছেন তারাবি নামাজের আগে বলছি রাসুল্লাহ সাল্লাম এগারো রাখা নামাজ পড়েছেন মা আয়েশার হাদিস سئلت عائشة رضي الله تعالى عنها عن صلاة الرسول صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان يزيد في رمضان ولا في غيره على إحدى عشر ركعة عشرة وحدث রহমতুল আলী মায়ের স্ত্রীকে বলেন আল্লাহ নবী রমজান এবং রমজানের বাইরে কখনো এগারো রাখাতের বেশি নামাজ পড়েন নাই তেরো এগারো তেরো শূন্য এর অতিরিক্ত করতে চান কোনো অসুবিধা নেই সালাত লাইল আসনা মাসনা صلاة الليل مثنى مثنى فإذا خفت فإذا فإذا خفت فإذا فإذا خاف عدم الصوم فليصلي ركعة রাত্রে নামাজ দুই রাখা দুই রাখা কেউ যদি ফজর হওয়ার ভয় করে তাহলে এক রাখা বেতন করে নেবে খালাস এখানে নির্দিষ্ট পয়েন্ট নেই রাসুলের সুন্দর যদি এর স্ত্রী ভালো মতো করতে চান তাহলে এগারো বা তেরো অতিরিক্ত বেশি করতে চান জায়গা আছে তবে এর আগে আপনাদের বলছি বিশ আর তিন পেশ করতে এটা সবচেয়ে দুর্বলতা সবচেয়ে দুর্বলতা আমাদের বাংলাদেশের দুর্বলতা ইন্ডিয়া বাংলাদেশ আর ভারতের তেইশ করতে হবে কমন সবচেয়ে দুর্বল দেশি না তত করতে পারে অসুবিধা নেই তবে রাসুলের সন্ন্যত এগারো অথবা তেরো এবং যুক্তরাষ্ট্র জিন্দিগিতে কখনো পড়েন নাই এটাকে নিশ্চিতভাবে সুন্দরভাবে ইমানের সঙ্গে পড়ে দুই রেখাত পরে চার রেখাত পরে ভাঙে যাবেন না যে ব্যক্তি রাসুলসাল্লাহ যে ব্যক্তি ইমামের সঙ্গে রাত্রে নামাজ পড়বে এবং ইমামের সঙ্গে শেষ করে যাবে ওই ব্যক্তির জন্য সারা রাত্রি ক্রিয়ামুল্লাহের সব লেখা হবে যেন আপনি সারা রাত্রি নামাজ পড়েছেন লেখা হবে এজন্যে আল্লাহ নবী আসাদ বলেন মানসাল্লাহ আলেসা মাল জামা প্রথমত হদিস বলেইলা কেয়ামন সোলেইরা যে ব্যক্তি রমজানে এবারে এসান নামাজ জামাতের সঙ্গে পড়বে তার অর্ধেক রাত্রি কেমন লাইলে কি হবে তার মিল লেখা হবে আমার সাল্লাহ জামাত ক্যাম হয়ে যায় আর ব্যক্তিরা ফজরের নামাজ আবার জামাতে পড়বে তার সমস্ত রাত্রি ক্যামুল লাইনে দেখে দেওয়া হবে এজন্য ইমামের সঙ্গে শেষ করার চেষ্টা করবে এই জন্য ইমাম যদি বিশ্বাঘাত করে চেষ্টাঘাত করে তাই পড়বেন ইমাম যদি আরো বেশি করে একচল্লিশ পরে উনচল্লিশ বেজগুলো পরে তাই পড়েন তার ইমামের সঙ্গে শেষ করলে আপনি সারা রাত্রি ক্যামুল লাইনে স্বভাব পাবেন ইনশাআল্লাহ আমার ফিরে যান বাড়িতে যদি আপনার ঘুমের দরকার ঘুমান শেষ রাত্রি যখন হবে উঠে যান কারণ আল্লাহ নবী আলাইসালাম বলেন আল্লাহ তবার إن الله تبارك وتعالى ينزل ينزل كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الأخير فيقول فيقول من يدعوني استجيب له من يسالني اوتي له او اوتي من من يستغفرني اغفر له متفق عليه في رواية لمسلم حتى ينفجر الفجر আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে তিন ভাগ করে শেষ ভাগে আখির তুলুস আখির নেই আল্লাহ আসমান আশাদিন থেকে শেষ আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন বান্দাকে ডাকতে থাকেন মাইয়া দৌনি আস্তা জি বলা কে আমাকে ডাকে তার ডাকাতে সাড়া মাইনাস আরো নেই আমার টাকা চাও তার কি বাবা আপনার সমস্যা তার কি হাজার আমার কাছে বলো আমি তাদেরকে দিব মাইনাস তার ফেরো নেই আপনার করোনা কে আমাকে ডাকবে আমি তার ডাকে ছাড়াবো তার মুসলাহারি এই জন্য রাত্রি শেষ রাত্রি উঠে নামাজ পড়ে গিয়ে খাইয়ে টাকা অনেক আছে এদিকে না শেষ রাত্রিতে উঠে শেষ রাত্রিতে প্রভা করেন ইস্তেফাল করেন আঁকলে আল্লাহ যখন এসে ডাকতে থাকে আপনাকে তখন খবরদার ওই সময় ভূমি বা ফিল্মের সামনে বা গল্পগুলোর সামনে ব্যস্ত হবেন না তার সাত প্রথম রাত্রে করে রাখেন শেষ রাত্রে শুধু গরম করবেন আর এই জন্য শেষ রাত্রে এবার এবার কিছু করে আহ্জন করে আল্লাহর কাছে কাটাকাটি করে জান্নাত ক্রয় করে এবার সেহেরির সময় হয়ে গেলে দেরি করে সাহবাই আমাদের আল্লাহ তালাম শূন্য ছিল বা শূন্য সেহেরি দেরি করা কিন্তু শহর ও তাজিমুল উত্তাপ এটা শূন্য সেহেরি দেরি করে আল্লাহ নবী আসলাম শ্রেণী খাওয়ার পরে আদান এবং তার সেহেরি পাওয়ার শেষের মধ্যে পঞ্চাশটা আয়াত কোরআনের পড়ার সময় অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট সেই খাওয়া এবং আদানের মধ্যে দশ অর্থাৎ আদানের দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট আগে সেহরি খাওয়া শেষ করবেন ঘুমাই গেলেন বা সেহরি খেলেন না আল্লাহ বলেন ফাইনা বিশ্বরে বারাকা ফাসাহারু ফাইনা বিশ্বরে বারাকা তোমরা সেহরি খাও কারণ সেহরিতে কি রয়েছে বরকত রয়েছে আপনি শহরি বারাকা সেহরি খাওয়াটা বরকত কারণ শেষ রাত্রিতে সেহরি মেনে উঠলে আপনি তাহাজুদ করতে পারেন দোয়া করতে পারলেন সেহরি খেলেন পেটে দীর্ঘক্ষণ ক্ষুধার থাকলে পেটে ক্যান্সার আজ আচার হতে পারে সে কি বলে গ্যাস্ট্রিক আচার হতে পারে সেটা থেকে মুক্ত হলে আপনি শক্তি পেলেন আপনি বাদত করার শক্তি হলো এই জন্য বলতে হবে শ্রেণী পাওয়ার চেষ্টা করবেন শ্রেণীর মধ্যে আপনার সৌরমুখী আপনার তবুন আপনি কি করবেন খেজুরি পাওয়ার চেষ্টা করবেন খেজুর বা যাই খান ভাত খান রুটি খান চাউল খান যাই খান শেষে তিনটা বেজন খেজুর খাবেন তিনটা বা পাঁচটা বা সাতটা খেজুর খাবেন এটা কি উত্তম খেজুর এটা হচ্ছে শ্রেণী এই শ্রেণী পাওয়ার পরে এবার আপনি আদানের লাগে আবার উঁচু করে নেন সুন্দর করে মনে রাখবেন উঁচু আপনার জন্য সমস্ত পাপ ছড়ে দেওয়ার জন্য আপনার ছোট ছোট পাপগুলি উঁচুর মাধ্যমে ছড়ে যায় তাই উঁচুটাকে ভালো করে সুন্দর করে উঁচু করবেন হ্যাঁ? আহসান ভাবে তরিকাবা গ্রহণ করবেন এরপরে আদান আগে চলে আসেন মসজিদে মসজিদে বসে এবার আপনি আদানের অপেক্ষায় অপেক্ষা করতে থাকেন মঞ্চের আদান দিলে এর আগে যে বর্ণিত হয়েছে আদানের উত্তরধ্বনি করতে থাকেন উত্তরধ্বনি করতে থাকেন রাসুলের পরিধান করে অসিলার দোয়া করে সাধারণ দোয়া করে এবার আপনি কি বলেন ফজরের দর্শন নামাজ পড়লেন ফজরের পীরে দর্শন সম্পর্কে আলমী বলেন রাকাতাইল ফজর খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাকাতাইল ফজর আব্দুল সালাম মানুষের উত্তম নামাজ খরচ ব্যবহৃত বাড়িতে আপনার মানুষের উত্তম নামাজ খরচ ব্যবহৃত বাড়িতে আপনার যত শূন্য যত নগর সব বাড়িতে পড়া উত্তম কিন্তু খরচ নামাজ ব্যবহৃত খরচ নামাজ পুরুষদের জন্যে পুরুষদের জন্য জামাত এসে পড়া অতি খরচ কোন ওজন ছাড়া বাড়িতে নামাজ পড়লে ওরা আমাদের দুটি মত রয়েছে দল বলেছেন নামাজ হবে না আর কেউ বলেছেন মাকরু নামাজ হবে তবে এটা মাকরু সহকারে কিন্তু কবুল হবে কিনা আল্লাহ জানে নামাজ হয় কথা আর কবুল হওয়ার কথা এবার কমার ভাষণ দেবে মহাজানের কমাতের উত্তর দিয়ে এবার লাইনের সঙ্গে থাকে মহাজানের সঙ্গে দিনে কাজ করলেন নামাজ পড়ে এবার আপনি সকালে আজকাল সভা যখন ফজর নামাজ হয়ে গেল ফজর নামাজের পরে দোয়া বলে পড়েন আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ তিনবার আল্লাহ সালাম ইনকাসালাম লাই রাহিল্লাহ আল্লাহ সাইকালাম লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার ইলা মানে এরপরে এরপরে সূরাতুল আসলা এরপরে ফজর লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহি ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া লা কুল্লি শাইইন কাদির মাগরিবে এবং ফজরের 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা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 সন্ধ্যার দোয়া ফজর নাচ করে এই দোয়াগুলি বাড়ি বসে বসে পড়ে যান নাই গিয়ে শুয়ে শুয়ে পড়েন গোস্ত রান্না করলে ইসলামিক সেন্টার থেকে কার্ড নিয়ে নেন বাংলা ইংরাজি উর্দু পাখি সব ভাষায় আছে আগে এই কার্ড নিয়ে দেখে দেখে দোয়াগুলি পড়েন এই রমজান মাস শেষ হওয়ার আগে এই সকালের দোয়া নিজের দোয়া করার চেষ্টা করেন ফরজ হয় এই করে সকালের দোয়াগুলি পড়েন এরপর আপনি রেস্ট করতে চান রেস্ট করেন রেস্ট করে সময় মতো আবার আপনার জোহরের নামাজের সময় আমি হুজুর করে চলে আসেন চোখের আগে চার লাখা নামাজ পড়েন চার লাখা নামাজ পড়েন এরপরে ফরজ চার লাখা পড়েন তবে ফরজা সন্ন্যত করতে গেলে দুই টাকা তো করে সালাম ফেরাবেন দুই টাকা করে সালাম ফেলে যে আমার দুই টাকা পড়ালাম বলেন সালাতুল্লাহ ইমান দেখা ভেদা ভেদা রাত্রে এবং দিনের নামাজ দুই টাকা দুই টাকা তখন সন্ন্যত নামাজ দুই টাকা করে পড়তে হবে একই সঙ্গে চার টাকা পড়া নিয়ম হয় এজন্য জোরে আগের বা পরে এই জন্য আগে চাল পরে পরে এটা চার নম্বর পরে জোরের আগে চাল পরে চাল হ্যাঁ আরবান চারটা আগে চারটা পরে আর একটা ছিল তবে কি আগে চার রাখা পরে দুই রাখা কবলা জোর আর বাদল রিজাক দুই প্রথমে চার পরে দুই এক হতে পারে আরেকটা হতে পারে কি প্রথমে দুই পরে দুই কারণ বুখারি শরীফ রাজ আব্দুল ইসলাম বাবু বলেন যে নবী জোহরের আগে দুই রেখাত পড়েছেন জোহরের পরে দুই রেখাত পড়েছেন এটাও করতে পারে কোনো অসুবিধা অনেক মনে করে অনেকে দুই রেখাত পড়লে মনে করে এটা বলে তার না এটাও বুখারি শরীফ রাজ মাঝবার এটাও করবে মাঝবাটা করবেন তিন নম্বরে হলো আগে দুই পরে চার তাহলে চার ভাবে জোহরের সুন্নত তারা করতে পারে আগে চার পরে চার আগে দুই পরে দুই আগে চার পরে দুই আগে দুই পরে চার এইভাবে চারটা শ্লোকে যেটা করতে পারে সবচেয়ে উত্তম চার চার এরপরে চার দুই এরপরে দুই দুই যেতে পারেন এই সুন্দর পালন করবেন এরপরে করবেন এরপরে আপনি পরে দোয়া করবেন দোয়া করে ফিরে যেতে পারেন বসে এই যে নামাজের পরে দুই নামাজের মধ্যে এই সময়গুলিকে কোরআন দেওয়া জিকির আজকারের মাধ্যমে হোক অন্য অন্য জিকির এই এই সময়গুলি দান সজ্জার মাধ্যমে এই সময়গুলি মানুষকে ভালো শিখার মাধ্যমে কোরআন তালিমের মাধ্যমে খাইরুকমেন্ট আল্লাহ কোরআন আল্লাহ কোরআন যে শিখে অন্যকে শিখায় পাঁচজনকে আসো রমজান মাস কোরআন শিখো রমজান রমজান কোরআনের মাস এই মাধ্যমে কোরআন শিখবেন না কোন মাসে শিখবেন খবরদার এই রমজানে কোরআন না শিখে আপনার রমজান শেষ না হয় তাকে ভালো করে বুঝতে পারে না গরিব মানুষ বাবা টাকা কম শিখেন যে কোরআন পড়তে জানে সবাই এই রমজানে আরেকজনকে একটা করে কোরআন শেখার সুযোগ গ্রহণ করে নেন আপনি নিজে যারা করতে পারেন আরেকজনকে পড়ান যারা পারেন না আরেকজনকে ধরেন এ রমজান কোরআন না শিখে যাবেন না সুবাইদা বা তার বাড়িতে একশোটা বাসি একশোটা আমা একশো জনকে কোরআনের হাফাজ বানিয়ে বছরের চব্বিশ ঘন্টা সবসময় কোরআন তেলাওয়াত করাবেন আটজন করে আটজন তিনটা তিনটায় আটজন কোরআন পড়তো এরা ঘুমাতো আরেকজন আসতো আটজন শেষ আবার আটজন এইভাবে চব্বিশ বছর না একশো জন গন্ডি দাসি আনা যাওয়া এরা খরিদ করে ক্রাই করে বাড়িতে হাতে বানিয়ে রাত হয়ে চব্বিশ ঘন্টা কোরআন আর এখন তাহলে চব্বিশ ঘন্টা তাদের নারী আর দুনিয়াটা অস্ত বড় পাওয়া আর তিনি আর জঘন্য নোংরা দিয়ে এই সমস্ত বাড়ি এই জন্য বন্ধুগণ সবসময় জিজ্ঞেস করার চেষ্টা স্মরণ করেছে সে জীবিত আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত দেখবো আপনার জীবন রাখলেও নামাচা করতো আপনি মরণ তাদের জন্য বেশি বেশি ঠিক আজকার করেন আস্তা গোল্লা করে থাকেন সোহান আল্লাহ পড়েন আল্লাহ আব্বাস পড়েন দুরু শরীফ পড়েন লাইল আল্লাহ পড়েন এই আপনার সময়গুলিকে কাটাল থাকেন আজকের সময় শেষ ইনশাআল্লাহ বাকি সামনে জমা আপাতত একটু করেন যেগুলো আজকে দেওয়া হলো হ্যাঁ তাহলে আমরা সাদা নাগরিক থেকে নিয়ে মাগরিবের পরে তোবা এরপরে এশার নামাজ এরপরে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 প্রথম দিনের আমরা আলোচনা করে জোহরের নামাজ পর্যন্ত আমরা পৌঁছিলাম জহরের নামাজ এরপরে এবং বলছিলাম একজন মমিন একজন মুসলমান একজন রোজাদার এর পাল্টা কালমু আল্লাহ বিল মসাজিদ বিল মসজিদ মসজিদের সঙ্গে ঝুলন্ত রাখতে হবে জহরের নামাজের পরে যার যার কাজ আছে সুযোগ করে যারা আমাদের ঘুমায় নাই ঘুমিয়ে নেবেন রেস্ট নেবেন যাদের কাজ আছে কাজ করবেন এরপরে যখন আসল হয়ে যাবে সংক্ষিপ্তভাবে আমরা বলেছিলাম যে আমরা মাদ্রেবের নামাজ পড়ে মাদ্রেবের এরপরে তারা বিভিন্ন প্রস্তুতি হয়ে এসার নামাজে এসে আজানের প্রতিধ্বনি করা উত্তর দেওয়া প্রত্যেকটি আজানের এবং সবচেয়ে উত্তম মসজিদে বসা অবস্থায় আজান শোনা এটা হল উত্তম কারণ যখন একজন মানুষ শুরু করে মস্তে এসে বসে আদান শুনে তখন তার নামাজের যে একাগ্রতা খুশু এবং খুশু এর মধ্যে যে আত্মিক রুহানি দিক সৃষ্টি হয় এটা কিন্তু দৌড় দিয়েছে হয় না নামাজ পড়ে গিয়ে রেস্ট করে শেষ রাখতে উঠে আল্লাহর সঙ্গে কিছু মোনাজাত করার সময় শেষ রাখতে আল্লাহ রবুল্লা আলমিন নেমে আসেন বান্দাকে ডাকতে থাকেন এরপরে সেদিকে ফজরের নামাজ পড়ে কিছু রেস্ট করে আবার জোহরের নামাজ এরপরে আসরের নামাজ আসর এরপরে যেটা আমরা বলছিলাম যে আসরের নামাজ যখন হবে মসজিদে রুজু করে চলে আসতে হবে মসজিদে এসে চার রাখা আসরের নামাজের আগে সুন্নত রয়েছে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন রাহিমাল্লাহু রাজুলান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তি করতে আল্লাহ তারাও যে ব্যক্তি আসরের আগে চার রাখা নামাজ পড়ে এবং বলছিলাম যে যত সুন্দর এবং নকল নামাজ জোহরের আগে হোক আসরের আগে হোক পরে হোক রাত্রে হোক দিনে হোক সলাহ চার রাখাত মানে আমাকে একসঙ্গে পড়তে হবে এমন কথা নাই দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে আবার দুই রাখাত পড়তে হবে অন্য হাদিসে দুই রাখাত সুন্দরের কথা আছে তাহলে চার রাখাত সময় বলে না হলে দুই রাখাত পড়ে এরপরে বসে জিকির আজকাল করতে থাকবে এবং বলছিলাম দুই আজানের মধ্যে বাইনাল আজানে দাওয়াত মুস্তাজাবা দুই আজানের মধ্যে দোয়া কবুল হয় এই জন্য আজানের পরে একামত করার পর্যন্ত দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আলোচনা করতে থাকেন আপনার বিবাহ কবলের জন্য আপনার তৌফিকের জন্য হেদায়তের জন্য বরকতের জন্য জান্নাতের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের জান্নাত চান এবং জাহান্নাম থেকে পানা চান হ্যাঁ এইভাবে দোয়া করতে থাকেন একমাত হয়ে গেলে চার নামাজ পড়েন নামাজ হয়ে গেলে এরপরে আজকাল ভাষা বিকালের যে দোয়াগুলি রয়েছে আপনাদের বলছিলাম খ্রিস্টন মুসলিম অথবা কেউ সেবা ভাষা অনেক কার্ড পাওয়া যায় ফরজ আমাদের পরের দোয়া কার্ড পাওয়া যায় তাহলে সালাম ফেরানোর পরে ফরজ আমাদের পরের দোয়াগুলি ঠিক মতো পাঠ করেন এরপরে বিকালে আজকাল মাসাগুলি ঠিক মতো করেন আল্লাহ বিক্রাম সাইনা অবিক আসবাহানা অবিক মসিদ আমসাইনা আমসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে বলছিলাম বিশটা দোয়া রয়েছে এই দোয়াগুলি মতো পাঠ করেন পাঠ করার পরে যদি আপনার সুযোগ থাকে কাজ না থাকে সাধারণত আসরের পরে মাগরিব পর্যন্ত মানুষ কাজ থেকে ফিরে হয়ে যায় অফিসের কাজ শেষ হয় বিভিন্ন কাজ থেকে মানুষ ব্যস্ততা শেষ হয়ে যায় এই সময়টা সম্ভব আপনি এবাদত করার চেষ্টা করেন প্রত্যেক দুই নামাজের মধ্যে এ হল তিন পাঁচত্ব নামাজ সরস নামাজ জামাত এসে করতে হবে বা জামাত আপনাকে আদায় করতে হবে যেগুলি সুনানুর দেওয়া যেটা আমাদের জন্য সাধারণত বলে সুন্নতি মহাকারা এই কথা ঠিক নয় কারণ সুন্নত শুধু এই নামাজের আগের পরে সুন্নত নয় এছাড়া অনেক সুন্দর আছে যেগুলি কি সুন্নতের মহাকারা কাজে এটাকে শুধু সুন্নতের মহাকারা বলা এই কথাটা অবশ্যই ঠিক না তবে আমাদের দেশে এটাই পরিচিত রয়েছে যে কোনো আগে এবং পরে বিশেষ করে বারো রাখা হজরের আগে দুই জোর আগে চার পরে দুই এরপরে মাঘের পরে দুই এসার পরে দুই এই বারোটা আমাদের বিশেষ করে হেফাজত করা যে হেফাজত করবে তার জন্য আল্লাহ রবুল আলমিন জান্নাতে একটি বিশেষ ভাবে রাখতে এই জন্যে এছাড়া আসর আগে দু চার দুই এছাড়া নকল নামাজ আপনার আনলিমিটেড যত যে পড়তে পারে পড়বে এবং বলছিলাম যে নকল নামাজ সুন্দর নামাজ বাড়িতে পড়ায় উত্তম আল্লাহ নবী আলাইসালাম বলেন আপনার সালাম নামে বিবাইতিহি ইল্লাল মাকতুবা ফরজ নামাজ ব্যক্তিকে সুন্নত নকল নামাজ বাড়িতেই পড়া উত্তম তবে ফরজ নামাজ জামাতে এসে পড়া ফরজ কোন ওজোর ছাড়া বাড়িতে পড়া ঠিক হবে না আল্লাহ নবী আলাইসালামের কাছে একজন অন্ত মানুষ যা রজুল رفيق ضريب البصر فقال يا رسول الله ليس لي من يقودني الى المسجد মাহাল্লি রুকসা আমাকে মসজিদে নিয়ে আসা নিয়ে যাওয়ার মতো কোনো লোক নেই যে আমি মসজিদে আসতে যাবো আর অন্ধ মানুষ আল্লাহ নবী আলিসাল্লাম বললেন না আল্লাহ মালাকাল যখন বললেন না হ্যাঁ, তোমার জন্য অনুমতি আছে লোকটা যখন যেতে শুরু করলেন বললেন তার বললেন হালদা মহিলা বলে না তুমি কি আদান শোনো বলে আদান তো শুনি মালাকা তাহলে তুমি আগুনে অত্যন্ত অত্যন্ত জরুরি আল্লাহ নবী আলাইসালাম বলেন যারা নামাজে হাজির হয় না ফরজ নামাজে তাদের বাড়িতে আগুন জ্বালাই দিতে আমি ইচ্ছে করি কিন্তু যেহেতু বাড়িতে মহিলা রয়েছে তাদের প্রতি নামাজ পড়ুন না বাচ্চাদের উপরে বলুন না বাড়িতে অনেক কীটপতঙ্গ অনেক পোকামাকড় আছে কিন্তু যারা দিন না তাহলে যারা নামাজে হাজির হয় না জামাতে তাদের ঘর আল্লাহ নবী জ্বালিয়ে দিতে চেয়েছেন এজন্যে জামাতে এসে নামাজ একই জিনিস ছিল পরবর্তীতে এটাকে ভাগ করা হয়েছে নামাজে হাজির হয়ে জামাতে পাঁচত্ব নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের পুরুষের উপরে ওয়াজিব ফরজ আসর নামাজের পরে বা প্রত্যেক নামাজের পরে এবার তাহলে আমরা পাঁচজন ঠিক বাগরির থেকে নিয়ে এখানে একটা সুন্নতের কথা আমরা ছেড়ে দিয়েছিলাম যে কারণে মাতৃবের নামাজের আগে অর্থাৎ আজানের পরে করণ নামাজের আগে দুই রাখা সুন্নত করা অনেকে এসে মসজিদে বসে যান এটা ঠিক না এবং বলেছিলাম মসজিদে যখনই প্রবেশ করবেন দুই রাখা নামাজ না পড়ে বসবেন না আল্লাহ নবী আলিসাল্লাম বলেন ইদা দাখাল আহাদুকুমুল মসজিদ যখন তোমাদের মসজিদে প্রবেশ করবে তখন দুই রাখার নামাজ পড়ে বসবে আমাদের দেশের নিয়ম আগে এসে মসজিদে বসবে এরপরে উঠে নামাজ পড়বে যাই না করতে গেলে আসবে আর বিশেষ করে জুমার দিনে জুমার দিনে এটা আমাদের আমাদের দেশে পরিচিত আছে কেউ লালবাতি জ্বালায় না কেউ আবার নামাজ পড়া খুববার শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না এটা একটা বিধা বাকি জ্বালিয়ে রাখা বিধা নামাজ পড়া নিষেধ করা বিধা কারণ আল্লাহ নবী আলাইসালাম খুববা দিচ্ছিলেন এমন সময় একজন লোক এসে মসজিদে ঢুকে বসে পড়লে আল্লাহ নবী বললেন আসাল্লাহ তাআলা মুসল্লি রাখাতে দুই রাকাত নামাজ পড়ো এবং তিনি ঘোষণা করলেন ইদা দাখালা আহাদুকুল মসজিদ يوم الجمعة والإمام يخطب فليركع ركعتين وليتجوز بهما যখন তোমাদের কেউ মসজিদে জমার দিনে প্রবেশ করবে ইমাম মুখবারক অবস্থায় তখন হালকা করে দুই রাখার নামাজ পড়ে যেন বসে মুসলিম আর আমার দেশে থাকতে হবে না থাকতে হবে রুজুরে হবে ওদের ওই সমস্ত পচা লিখে থাকতে হবে কোরআনে বোকারি শরীরে মুসলিমে লিখে থাকতে হবে না কারণ বেটারা বাঙালি মুসলমান বা আমরা সাধারণ মুসলমান হুজুররা আমাদের করতে দেয় না এরা যা মনে করে অভিযোগটা এই বুঝে এই জন্য সমস্যা হলো কি রাসুলের সুন্দর থেকে যে বেটারা আমাদেরকে সমস্যা হলো কি রাসুলের সুন্দর থেকে যে বেটারা আমাদেরকে মানব করে রাখে এদের পিছনে যে মাহমুদরা ছুটে এদের জন্য জানা মোটেই সহজ নয় মোটেই বন্ধুগণ এজন্য যদি জুমার নামাজ হয় তো আপনাকে দুই টাকা নামাজ পড়ে বসতে হবে এটা নামাজ মসজিদের হাত এটা পাশ্চিমার কি শ্রেদার জায়গা শ্রেদা করেই বসবেন শ্রেদা আমাদের বিপদ রাখতে হবে যে মসজিদে ঢোকার পরে নামাজ পড়বেন এই জন্যে মাগরীবের আগে দুই একটা সুন্নত আল্লাহ দিবেন সল্লু কাবলাল মাগরিবের রাখাতে সল্লু কাবলাল মাগরিবের রাখাতে সল্লু কাবলাল মাগরিবের রাখাতে বললেন মাগরিবের আগে অর্থাৎ আজানের পরে ফরজ নামাজের আগে দুই রেখার সুন্নত পড়ো দুই রেখার সুন্নত পড়ো দুই রেখার সুন্নত পড়ো তিনবার পড়লেন তৃতীয়বার পড়লেন লিমান শাহ যে চাইবেন যদি লিমান শাহ এই কথাটা না বলতে এটা আল্লাহ নবী নির্দেশ করছেন পড়বে দুই রেখার নামাজ তৃতীয়বার যখন বললেন লিমান শাহ যে চাইবে মানে কি উচিত হয়ে গেল এটা সুন্দর হয়ে গেল এই লিমান শাহ কোরআনা না বললে এটা মজুরের পর্যায়ে এত অধিক সংখ্যক রাজিউল্লাহ আদানের পরে এই নামাজ যে নতুন কোনো আগন্তক কোনো মুসাফির মদিনায় যারা নতুন কোনো মানুষ প্রবেশ করতো মনে করতো বুঝি মাগরিবের নামাজ হয়ে গেছে মাগরের খরচ হয়ে গেছে এবং খরচের পরে সুন্দর গুলি পড়ছে এত অধিক সংখ্যক সাহাবাহিকরা এই দুই রেখার সুন্দর পড়তেন এবং আনাস তারা বলেন যে আমরা মহাজ করতাম আল্লাহ আমাদের নিষেধ করতেন না সমর্থন করেছেন পড়তে বলেছেন নিজেও পড়েছেন হাঁটছে হাঁটছে আল্লাহ তার একটা সুন্দর যেটা রাসুল নিজে করেছেন নিজে বলেছেন সে আমাদের সমর্থন করেছেন এটা আমার মনে হয় রংপুরে একবার এক মুসিদে আলোচনা করার জন্য গিয়েছি তো দেখলাম মাত্র মহাদের সেবা কেউ নাই তো মাদ্রবের আগে দুই একটা সুন্দর পড়া শুরু করছি এখন তো নামাজ করার পরে আমাকে বলে আপনি অতি করেন অতি করার পরে এখন তো আমাকে এক উঠবি অনেক বয়স্ক কমপক্ষে ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়স হবে গ্রেফতার করে ফেললেন না এটা ফিরছে নামাজ করলেন তাহলে ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি উত্তর দিলাম যে দুই রাখার নামাজ এমন একটা সৈন্য যেটা রাসুল নিজে করেছেন সারা করেছেন সমর্থন করেছেন নিজে তিনি করতে বলেছেন তবে আমাদের করেন না কেন দুদিন থেকে করেন না কেন আমরা তো করি আপনার মুসলিমরা কাজ করতো ওই জন্য তাকে করে দেখালো আমাদেরকে সুন্দর শিখাবের জন্য তো আমাদের হুজুররা করে না কেন মুরব্বীর অনেক প্রশ্ন আমি বলি আপনার হুজুররা মাথা মানে হাদিস মানে না আপনার ইমাম যদি কয় নাম পাওয়া লাগে না হুজুর বুজুর্গ বা বই মধ্যে থাকলে পরে আপনার করি কোরআন আদেশে থাকলে এটা মুসলিম শরীফের আদেশ ওখানে শরীফের আদেশ করে দেখবেন হুজুরের জিজ্ঞেস করবেন আমি সুন্নত আছে কিনা বলে হ্যাঁ সুন্নত আছে তবে আমাদের মাঝাবে নাই ওই কথা মাঝাবের দরকার আছে যে মাঝাবের আসলে সুন্নতকে মাহরুম করা হয় যে মাঝাবের আসলে সুন্নত নাই সেই মাঝাব আমার দরকার আছে মাঝাব আগে না ইসলাম আগে ইমাম আগে না আসল আগে আল্লাহ আল্লাহ আগে আপনার রসুল বুজুর্গ কেবলার কথা আগে এই সমস্ত পচা কথাবার্তা দিয়ে আমাদেরকে নষ্ট করে রেখেছে এবাদত থেকে মনে করেন আসলে সুন্দর আমরা করার চেষ্টা করতে হবে আমাদেরকে এরপরে এটা হলো কি এই সমস্ত জিনিসগুলি যেটা আমাদেরকে প্রতিদিন করতে হবে দুই নামাজে জোর আসরের মধ্যে বা আসর থেকে বাগের মধ্যে বা বাগের থেকে এসা বা থেকে পর্যন্ত এর মধ্যে কিছু আমল আছে যেগুলো আমাদের করা উচিত বিশেষ করে ফজরের নামাজের পরে যাদের সুযোগ রয়েছে যাদের সুযোগ রয়েছে নামাজ পড়ে উজু অবস্থায় ওইখানে বসে বসে জিকির আজকার করবেন সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন মান সাল্লাল ফাজরা ফি জামাআ ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كتب له كأجر حج وعمرة تامة تامة تامة رواه الترمذي ও হাদিস সহিহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে উজু অবস্থায় জিকির আজকার কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে সমস্ত সকালের জিকির বকর নামাজের পরে সকালে পরে কোরআন আল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরটা যারা আছে পড়তে থাকবে সূর্য ওঠার পরে যদি দুই রাখাত নামাজ পড়ে তাহলে ওই বান্দার জন্য একটা মাছ একটা মোমরা তামা তামা তামা পরিপূর্ণ ফুল মানে অনেক সময় তোমরা এবং আজ করতে গিয়ে কাজে কামে উল্টা পাল্টা হলে নাকি কম বেশ পারে কিন্তু আল্লাহ নির্ভরে তার জন্য একটা করে হজ আর একটা করে নাকি তার জন্য একটা হজ এবং একটা অপরাধ নাকি দেখা হবে তাহলে একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর ইন্ডিয়া হোক আর মালয়েশিয়া হোক আর আমেরিকা হোক যে কোনো জায়গায় বসে দৈনিক একটা করে হজ এবং হামলা করতে পারে যদি এই মানুষটা করতে পারে শুধু হয় যারা শফিয়ান মুসলিম মুসলিম শরীফ আল্লাহ বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো কারণ কোরআন তোমাদের জন্য কেমতের মাঠে তার পাঠকের জন্য সুপারিশ রাখবে আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন জানিয়ে যাবে কেমতের মাঠে বলবেন আল্লাহ বলবেন কি তোমার কি কোরআন কথা বলবে বলবেন আল্লাহ অমুক বান্ধব অমুক বান্ধব এরা এরা কোরআন আলহামদুলিল্লাহ তার বোনকে আমি নিষেধ করে দিয়েছিলাম তোমার এই কোরআনের মহাপদে কোরআন পাঠ ছিল আল্লাহ আল্লাহ বললেন কি বলতে চাচ্ছ আল্লাহ যাও নিয়ে যাও জান্নাত নিয়ে যাবে এই কোরআন আপনাকে সুপারিশ করছে আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ কোরআন নিজে পাঠ করার চেষ্টা করেন যদি আপনি নিজে পড়তে পারেন পড়েন যদি পড়তে না পারেন তাহলে আর সন্তান শিখেন নিজে পারেন অন্যকে শিখান আল্লাহ নবী আলিসাল্লাম বলেন খাই খাইরুকুম খাই খাই হুকুম ওয়া আল্লামা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন কোরআন কোরআন তোমরা কোরআন শিখে এবং অন্যকে শিখায় এ সবচেয়ে উৎকৃষ্ট মানুষ আপনি চান না পৃথিবীতে সবচেয়ে মানুষ আপনি কোরআন করতে পারেন আমি তো বলছি আপনাদেরকে আগে এক ঘন্টায় যায় অনলি ওয়ান এক ঘন্টা এক সপ্তাহ অনুসরণই করলে যথেষ্ট কোরআন শিখার জন্য তবে দুনিয়া যেভাবে অর্জন করে একেবারে আট ঘন্টা দশ ঘন্টা জীবনটা দিয়ে কতটুকু লাগবে না আমার ফিফটি দিলেই হবে কোরআন যখন শুরু করবেন তখন ঘুমাবেন যখন মাথা কাজ করে না তখন দুনিয়া করবেন না বিবেক দিয়ে পড়ে কোরআন সহজ জিনিস আল্লাহ বলেন আল্লাহ আমি কোরআন কত সহজ পাঠিয়েছি এই কোরআন শিকার জানার কোরআন একে জিকির করার কেউ আছে এই জন্য বন্ধুগণ এই কোরআনের হক আমাদের প্রতি চাকরি এই কোরআন মাহবুব কোরআন সবচেয়ে বড় আমানত إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا এই কোরআন এক নম্বরে কোরআনের তিলাওয়াত সহিষ্ণুভাবে নিয়মিত দৈনিক এভিয়ান তিলাওয়াত করতে হবে আপনাকে দুই নম্বরে এর মানি এর তফসির জানা এর অর্থ জানা কি বলেছেন আল্লাহ কোনটি হারা কোনটি হারা কোনটি যায় কোনটি না যায় কোনটি ভালো কোনটি মঙ্গল কোনটি অমঙ্গল কোনটি জানা কোনটি জানা কোনটি জান্নাতের কাজ কোনটা মহিলার কাজ কোনটা মোত্তাকির কাজ কোনটা রোজাদারের কাজ কোনটা বেনামাজ হাফেজ মুসলিমের কাজ এটাকে জানা অর্থ জানা আরে হাফেজ আমাদের বাংলাদেশে দর্শন দর্শন হাফেজ খালি প্রতি বছরে তৈরি হচ্ছে কিন্তু আল্লাহর বান্দা এক যদি পাওয়া যেত যে পুরা কোরআনের তফসিল সঠিক মতো জানে আমাদের দেশে তো যারা মুখ্য এরা একবার আন্তর্জাতিক মুখস্থের কোরআন হয়ে যায় আদার বলে শিয়াল রাজা যারা তফসিলের পাওয়া যাবে না এরা আমি মুখস্থের কোরআন বানাইছে হাফেজের না যার ফলে ওই কোরআন বিক্রি করে খায় ওই কোরআন খতম দিয়ে খায় ওই কোরআনের নাই কারণ মূর্খ নাই কোরআনে কি বন্ধু করে কোরআন অর্থ জানতে হবে তিন নম্বরে যখন আপনি পড়তে পারেন নিয়মিত পড়েন তো দ্বিতীয় অর্থ জানেন আমল করতে হবে আপনাকে আমল করতে হবে চারটি চার নম্বরে এই কোরআনের দাওয়া তবলিক করতে হবে এই কোরআনের নকশা আহ্বান করতে হবে এই কোরআনের তবলিক প্রচার প্রসার করতে হবে এবং তো তবলিক মানে কি চেষ্টা কাহিনী গল্প গুজব আপন আপন দলের আপন আপন মাধাবের আপন আপন পীর বুজুর্গদের লিখানো মিথ্যা কথা তবলিক হয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহার ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته আল্লাহর পক্ষ থেকে যা আসে তার প্রচার করো তার তবলিগ করো এখন আমরা কে কোন বেটা স্বপ্নে পাইলো কোন বেটা গবেষণা করে পাইলো কোন পীর বেটা না খেয়ে পাইলো শয়তানের দেওয়া করে আমরা প্রচার করি ভাই না করোনার জন্য আল্লাহর দিকে দেওয়া পাই না ومن أحسن قولا ممن دعا إلى الله ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وإنك لتهدي إلى صراط مستقيم هداية التوبة الله بنا دار دار دار دار دار دار دار دار دار دار دار دار دار دار دار دار حرام كنا دور في الدار دار كنا دولي كنا مذهب كنا بيت كنا خدمة كنا طريقة حرام الله আল্লাহ কোরআন রসুলের অন্য কিছু দ্বারা আল্লাহ আজ আমরা এই কোরআনের সঙ্গে প্রতারণা করে মানুষকে আজ আমরা ফেলে দিচ্ছি অন্ধকারে ফেলে দিচ্ছি যার ফলে আমাদের যুবকরা আর মুসলমান নামকে অস্ত্র শুরু করো তাই হয়ে যাবে নমস্কার কোরআন তেলাওয়াত করা অন্যকে তেলাওয়াত করানো এই রমজান মাসের আরো দুটি কাজ সেটা কি ইসলামিক বইপত্র পাঠ করা ওখানে শরীফ বলেন বাজার শরীফ একটা বই ইসলামিক কোরআন বা হাদিস তফসিল বা ইসলামিক কোনো বই আপনার জরুরি যে সমস্ত দরকার আপনার প্রয়োজন আপনার আপনার স্ত্রীর আপনার ছেলে মেয়ে আপনার ইনকাম উপার্জন আলাল ভাড়া এ ব্যাপারে ইসলামিক শিক্ষা অর্জন করা তোরা বলি মুসলিম প্রত্যেকটা নরনারীর প্রতি ইসলাম শিক্ষা করা দিন শিক্ষা করা ফরজ আমরা খুব গরজ খরচ বাদ দিয়ে আপনি দুনিয়া সময় করার তাদের খরচ করে দিয়েছেন দুনিয়া দুনিয়া দুনিয়া কোন দুনিয়া দুনিয়া নিয়ে আমার একটা একটা এই জরুরি আপনার তো মাস এখন রুমে রুমে কম্পিউটার ডিভিডি বা সংশ্লিষ্ট বিভিন্ন মেশিন পত্র সবার ঘরে আছে সবার ঘরে গান বাজনা কিন্তু আপনি সরাজ ছিলেন আপনি একটু কি করেন একটা সিরিজ শোনেন একটা ক্যাসেট শোনেন এর মধ্যে আপনি আপনার খোরাক পাবেন আপনার অন্তরে খোরাক পাবেন যদি আপনাকে আপনি কল্যাণ পাবেন এই জন্য দিন শিক্ষা আপনি পাঠ করতেছেন ওইখানে একটা লাগাইতেন আর ওই সমস্ত শয়তানদের বইপত্র তার তাদের গুরু তাদেরকে নিয়ে আসে ধানের করেন সবচেয়ে বড় অতিরিক্ত আমাদের সামনে আর বসেন উত্তর দিতে পারেন এমন কথা এই সমস্ত মূর্খরা মানুষকে সদ্ভস্ত করে নিজেদের গুরুত্ব করে নিজেদের দল করায় আল্লাহ বান্দাকে দাওয়া করে আল্লাহ বান্দা তোমার নিজের বান্দা বানাবে না আর বিভিন্ন দল বিভিন্ন গুরু বিশেষ করে পীররা এরা তো মানুষকে ওদের বান্ধা না কোনো সন্দেহ নেই বিভিন্ন গ্রুপ ওদের মতো চলতে হবে আল্লাহ মতো চলে যাবে এর মানে কি গ্রুপের বান্ধা দলের বান্ধা হারাম এ সমস্ত করে নিজেদের ধান্দা বান্ধা করে মানুষকে বিপদগামী করে খবরদার এই সমস্ত মানুষকে সাবধান হতে হবে এবং এক কথা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখেন যদি কোনো মানুষ ইসলামিক সেন্টার সম্পর্কে আপনাকে কুধারণা আল্লাহ তার রসুল দেওয়া করেছেন সেটা হল দিন এটাই হল দিন কাজে দিন শিক্ষার জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন আমরা বিদেশে পাড়ি দিয়েছি গোবার্তা ছেড়েছি মা বাবা বন্ধুবান্ধব বাংলা সুতলা সুতলা কপিল টাকা কুকুর টাকা ছেড়ালাম শুধু দুনিয়ার জন্য ডলার زيادة دراهم الهاكم التكاثر حتى زرتم المقابر لا يقربن بني آدم إلا التراب لا يطلعن بني آدم إلا التراب আল্লাহ তুমি বলেন বনি আদমে চোখ বা পেট ভরবে মাটির যেমন চাপাকে যখন কবরে যাবে তার আগে না আরো চাই আরো চাই আরো আপনি দিন শিকার জন্যে দিন শিকার জন্যে এমন আপনার মধ্যে আছে মসজিদে আগে আছে না খুলবাটা শুনবে না যখন এই কামাতে করে তখন দৌড় দিয়েছে তোর মধ্যে সপ্তাহে একটা হাতিরা দিয়ে আল্লাহকে আল্লাহ বুঝে বুঝেন তোমার কোম্পানিতে একদিন কাজ করে তুমি সাত দিনের বেতন পাও না সাত দিনে পাঁচ সাথে পঁয়ত্রিশ সপ্তাহে একত্র করে তুমি হয়ে যাবা না এই সমস্ত ধোকা থেকে নিজেকে বাঁচার চেষ্টা করেন এই রমজান মাস কিছু দিন শেখার চেষ্টা করেন কোনটা করলে মঙ্গল কোনটা করলে অমঙ্গল এই জন্য বলতে বলি এই রমজান মাসে যদি আপনি দিন শিখতে না পারেন শিখবেন তখন এই রমজান মাসে জান্নাতের জন্য যদি কিছু না করতে পারেন করবেন তখন আল্লাহ রবুল আলম বলেন দৌড়াও সারো করো যদি করো না এবং আসমান জমিনের সমান যে আসমান জান্নাত সেই জান্নাতের জন্য করেছিল আমি আমার তৈরি করেছি না আর না কোনো কান শুনেছে আর না কোনো অন্তরে কল্পনা করতে পারে এখন ইঞ্জিনিয়াররা বহু কিছু বানাচ্ছে দুনিয়ায় কিন্তু আল্লাহ তালা সম্পর্কে এটা তাদের কল্পনাতে আসবে না ওই রকম প্লান সংখ্যা না একটা ইট স্বর্ণের একটা রূপান কংক্রিট হবে মক্তা মনে মক্তা মিসকে খুব হবে সিমেন্ট এর চান্নাতে মাটি হবে চাপড়ান সুবহানাল্লাহ আযীম যে জান্নাতে রমণী দেওয়া হবে একটা জান্নাতি নারী না সীমা সেই দুনিয়া এবং দুনিয়া দান সব বিক্রি করলে একটা ওড়নার দান হবে না সেই জান্নাত এই জন্য বলতে বলি এর আগে আমরা অনুরোধ করছি যে জান্নাতে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ থাকে একবার যদি ঢুকানো হয় জাহান নামে বের করা হয় এরপর আল্লাহ বলবেন قد يعطيك قل সবচেয়ে সুখী মানুষটা পৃথিবীর আদমের থেকে নিয়ে কেমন পর্যন্ত যার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই একে চার নামে ঢুকিয়ে বাইর করবে এরপর আল্লাহ হাজমান আলাই খাই রাত মারা আমি দুনিয়ার কল্যাণ দেখি এক সেকেন্ডে দুনিয়ার সব ধরে যাবে আর এই পৃথিবীর সবচেয়ে দুটি মানুষটা কষ্টের মানুষটা জান্নাতি মানুষ জান্নাতে একটা ঢুকাই দিয়ে জীবন দিয়ে বাইর করে বলবে আল্লাহ আলাইকা আপনি হল্লা দুনিয়াতে দুঃখ কষ্ট জানি না খাওয়ার কষ্ট পড়ার কষ্ট টাকার কষ্ট ছেলে মেয়ের কষ্ট শরীরের চিকিৎসা করতে করতে দুনিয়ার সব বিপদ বিপদাপত্তার উপরে গেছে কিন্তু জান্নাতে একটা চুবানিকে এক সেকেন্ডে দুনিয়ার সব ভুলে যাবে আল্লাহ বলে মুক্তাকিদের জন্য তৈরি করা হয়েছে জানা রোজা ফরজ করা হয়েছে তাকুয়ার জন্য যাই বলতে দিন আবানি كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون এই রমজানের রোজা আপনাকে তাকুয়া সৃষ্টি করার জন্য আর যে মোত্তাকি তার জন্য জান্নাত এই রমজান মাসে নিজের তাকুয়া বাড়ানোর জন্য কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করেন খরচ তো পড়বেন তখন যত বেশি বেশি করেন এছাড়া জিকির আজকার করে থাকেন আলা আজকে আমাদের টেনশন কত সমস্যা কত কিছু আল্লাহ বলেন জিকির করলে জিকির মানে শুধু দোয়া করা না জিকির চোখ দিয়ে হতে পারে নাচতে হতে পারে মুক্তি হতে পারে বিভিন্ন দিয়ে কান দিয়ে হাত দিয়ে পা দিয়ে চলতে ফিরতে উঠতে বসতে জিকির মানে আল্লাহকে স্মরণ করা আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ আপনাকে করতে বলেছেন না বলেন নাই আল্লাহ সন্তুষ্ট অসন্তুষ্টি এগুলো কথা চিন্তা করে নিয়েছি তাছাড়া এমনি জিকির তো আছে এবং একটা জিকির একটা সজিলত আছে উঠতে বসতে চলতে ফিরতে আপনাদের গত সপ্তাহে বলেছিলাম তাই না কোনো আল্লাহ বান্দা কিনেছেন কিনা হেসরুল মুসলিম দোয়া কিতাব একটা কিনে নিয়ে সব দোয়াগুলি পড়ার চেষ্টা করেন শিখলেন এভাবে জিজ্ঞাসা বেশি করে আল্লাহ নবীর কাছে একদিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ উসলি ক্বালা লা ইয়াজাল লিসান রাতাবান তোমার জিভটাকে সবসময় আল্লাহ ভিতরে ভিতরে রাখবে সবসময় সুবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি ওসাল্লিম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ রসুলের প্রতি যা কিছু প্রত্যেকটা সময় তিনি আল্লাহ করতে পারেন এটা বন্ধু থেকে আপনার করে করেন এটা আপনার ইমান বাড়বে এটা আপনার টাকা বাড়বে জান্নাতের পথ বাড়বে এছাড়া এই রমজান মাসে শুরু করে যারা সৌদি আরবে আছেন একটা উমরা করেন আল্লাহ নবী আলিসাল বলেন হাজ্জা তুমি রমাদান তা আদিল উমরা তুমি রমাদান আল্লাহ নবী আলিসালামের সঙ্গে হজ করার জিজ্ঞেস করি পাঁচ বছর ছয় বছর একটা উমরা করে অনেকে আট বছর নয় বছর হজ করে নেই এত বড় এত বড় আল্লাহ রহমত থেকে বঞ্চিত যে এই দেশে থেকে একটা উমরা এবং উমরা করতে গেলে কোন ভালো মোয়াল্লামের সঙ্গে যারা ইসলামিক সেন্টার থেকে গ্রামের সঙ্গে মতো আসলে উমরা হবে তাহলে চাইবেন দশটা করে আসবেন যাই চাই থেকে দরকারি পড়ে না একসঙ্গে একটা উমরা করে আসলে শুনলাম করার মতো করলে একটা যথেষ্ট সোলার নামে করে কোনোটাই ফায়দা অল্প এখন ফায়দা আল্লাহ দেখবেন আর ফায়দা করে আল্লাহ দেখবেন এমন করেছেন বা আল্লাহ বলেন এই মতো বেশি কর উত্তম কি আমল হবে যখন আমলটা ইমান সহকারে আল্লাহর জন্য এবং রাসুলের সুন্দর বোঝাই হবে এই তিনটা শর্ত যখন পাওয়া যাবে সেটা কবুল হবে তাছাড়া হবে না এছাড়া রমজান মাসে তার ভাইরা বেশি করে করে করেন সদাকা বেশি করে খরচ করেন গরিব মিস্ত্রিকে দেন এই রমজান মাসে আপনি আপনার ছেলে মেয়ের জন্য টাকা পাঠালেন রমজান রঙের খারাপ পাখি আপনার ছেলে মেয়ে বাইরে দু হাজার বেদ হাজার খাচ্ছে কিন্তু আপনার পরিবেশে আপনার গ্রামের গরিব দুটি বিধবা এদিন মনাত্রা এরা হয়তো এমন আমরা দেখেছি যে গ্রামগুলি দেখা যায় হ্যাঁ পান্তা ভাত খেয়ে ইত্যাদি করে কিছুই নেই এমন মানুষ এই রোজা থেকে রমজান মাসে না আপনাকে ভিক্ষা করতে হবে না আমার বাড়িতে খাও বাইরে যাও কাকা রমজান মাসে তুমি বাইরে কেউ কিন্তু বল এই রমজান মাসে আল্লাহ নবী আলাইহিসসালাম كان أجود الناس كان أجود الناس أجود الناس في رمضان أشد الناس كالريح المرسلة আল্লাহ নবী ঝড় তুফান বেগে দেখুন ঝড় বয়ে যায় বাতাস বয়ে যায় এর চাইতে গতি বেগ তার ছিল দানের বেশি খাইরাত বেশি এই রমজান মাসে দান খাইরাত করেন দেখি উৎপাদন করেন এই রমজান মাসে তাছাড়া এই রমজান মাসে আরো যদি আমাদের করণীয় সেটা হল কি যে এরকম হচ্ছে বেশ বেশি করে মানুষকে দয়া করা ক্ষমা করা মানুষকে মানুষের প্রতি হিসাব করা হ্যাঁ এই জন্য আল্লাহ ভাই আপনাদের সেবা সম্পর্কে যারা সুখে দুঃখে ভালো মন্দ সর্বাবস্থায় গরিব ফকির ধনী সর্ব অবস্থায় কি করে খরচ করে এবং যখন আপনি গরিব যখন আপনার পয়সা করি তো বলি আপনি যখন টাকার বেশি সীমা ওখানে তখন দাম করাটা বেশি উত্তম এরা কি করে দুঃখে সুখে এরা খরচ করে বিশ্বাস এরা কি রাত সম্পন্ন করে রোজা রাখলে এখন দেখায় রোজা রেখে মহারা রোজা রেখে দেখা যায় গাড়ি সন্ধ্যার আগে আগে গাড়ি দ্রুত চালাচ্ছে হ্যাঁ কেউ কিছু বলতে লাভ করতেছে গোপাচার কর্তৃক বন্ধুবান্ধব কর্তৃক বা গভর্নমেন্ট হলেন অধীনস্থ কর্মচারীদের কর্তৃক তার কারো রোজা রেখেছে মোহরা আল্লাহ আপনি রোজা রেখে কিসের কথা কি নিজের রাতকে বন্ধ করতে পারেন না বলকা জিন্দাল ভাই যারা কি করে তাদের রাতকে সমর্পণ করে আল্লাহ বিশ্বাস করাও সিরিয়াস সিরিয়াস একজন মানুষের এসে আমার কাছে বললেন রসুল্লাহ আমি ওসিয়াত করে বলে ঘর রাগ করবো না বলে ওসিয়াত করে রাগ করবো না ওসিয়াত করে রাগ করবো না আমরা আজকে পরম এই চরম দুশ্মন এই রাগকে সংক্রমণ করে মানুষকে ক্ষমা করে দয়া করে আল্লাহ যারা মানুষের যারা ভালো নেক বান্দাদেরকে পছন্দ করেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا ما فعل ولم يصروا ما ولم يصروا على ما فعلوا وهم يعلمون আর কি করে মমিনরা পুরুষ অন্যায় করে ফেলে দুশ্রম করে ফেলে কোনো পাপ করে ফেলে যে কোনো ধরনের পাপ তাড়াতাড়ি আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও তুমি আমাদের মাফ করে দাও সন্তান করে তুমি এক রুজু বাইরে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করেনি বলা শুরু আল্লাহ পাপ করে আল্লাহ আর কোন পাপ করে ও অন্যায় করে জেদ করে না না ঠিক আছে না তাড়াতাড়ি ভুল স্বীকার করে স্ত্রীর সঙ্গে হোক বাচ্চার সঙ্গে হোক বন্ধুর সঙ্গে হোক যে কোনো ভুল হয়ে গেলে আল্লাহর সঙ্গে হোক ভুল স্বীকার করে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ বলে উদা সুখে দুঃখে খরচ করে রাত বন্টন করে মানুষকে মাফ করে দেয় ভুল হয়ে গেলে ক্ষমা চায় অন্যায় করে তারপরে নিজে অটক থাকে না বরং সেটাকে ডিসমিস করে নেয় আল্লাহ বলে এদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা وجنة تجري وجنات تجري من تحتها الأنهار خالدين فيها এদের জন্য জান্নাত যে জান্নাতের নিম্নদেশ দিয়ে নিজ একটি নৌ প্রবাহিত থাকবে কতই না সুন্দর এই কাজ তারা করেন তাদের সেই তিনি আমার তাদের এই প্রতিদান আমরা কত বলুন এই রমজান মাসে আমরা তাহলে আছি আমরা যত ভালো কাজ করতে পারি এবং যত অন্যায় যত অশ্লীল যত বেহায়া যত বনকার যত খারাপি যত বুড়াই জাহান যত শয়তানি যত বাটপারি মিথ্যা সুগন্ধুরি কিবা ইত্যাদি যত কিছু সব আমরা ত্যাগ করি শেষ কথা দুইটা জিনিস বুঝে রমজান মানে পরিষ্কার করা যত পাপ যত ব্যাকটেরিয়া যত জীবাণু যত যা আছে সব শেষ করতে হবে কিসের মাধ্যমে নিকির মাধ্যমে আমার সলের মাধ্যমে বারুদ বলছিলাম আপনাদেরকে বারুদ লাগাতে হবে দুই দিন কাঠের মধ্যে পরিষ্কার ব্যাপার হয়ে গেল সিয়াম মানে বিরত তার মানে আর গাড়িটাকে উল্টা চালা যাবে না সিয়াম মানে কি আলেক্সা আলেক্সা তার জামিন মোকদ্দরা তার জামিন মহারমা তার জামিন মোকদ্দরা তার জামিন হয় সব অন্যায় হারাম থেকে নির্মিত রাখা যদি রমজানে অর্থ বুঝেন যে পরিষ্কার আর সিয়ামের অর্থ বুঝেন যে আর করা যাবে না উল্টা পাল্টা করা যাবে না তাহলে আপনার যদি জানা অপেক্ষা করবেন ইনশাআল্লাহ এই রমজান জান্নাতি না হয়ে নিষ্পাপ এই রমজান যেন আমাদের থেকে বিদায় না নেন বন্ধুগণ রাসুলের পদ্ধতি এই রমজান পাঠ করবেন না আল্লাহ আলমিন আমাদেরকে এই রমজানে পবিত্র হয়ে পুরস্কার হয়ে আল্লাহ কাটি বান্ধব পবিত্র দান করেন ফরজ রয়েছে তাদের সাক্ষাৎ আদায় করা ফরজ এই রমজান মাস পবিত্র মাস এই কি বলে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতির মাস এই মাসে যদি টাকা টাকা করতে কেউ না পারে তাহলে কোন মাসে করবে এই জন্যে টাকা খরচ চার শ্রেণীর জিনিসের উপরে এক নম্বরে হল কি গরু বা পশু সম্পদ পশু সম্পদ এর শর্ত হল এক নম্বরে পূর্ণ মালিক হওয়া দুই নম্বরে নেশাব পৌঁছা নেশাব বলতে উঠছে পাঁচটা না হওয়ার আগে দেখা করে যাবে না পাঁচটা উঠ হলে একটা ছাগল দিতে হবে দশটা হলে তিনটা তিনটা পনেরোটা হলে তিনটা ছাগল এইভাবে গরু কমপক্ষে তিরিশটা হতে হবে তাহলে জাকাত খরচ হবে এরপরে বাড়তে থাকলে তার নিয়ম রয়েছে এইভাবে ছাগল চল্লিশটা যদি হয় ছাগল ভেড়া লম্বা তাহলে তার প্রতি টাকা খরচ হবে তার আগে হবে না এর প্রতি যত বাড়বে তার নির্দিষ্ট নিয়মে তার টাকা দিতে হবে তাহলে পশু সম্পদ যাদের কাছে আছে আরো যারা গরু ছাগল ভেড়া দম্বা যদি এর দুই নম্বর শর্ত যে সব পর্যন্ত পৌঁছা তিন নম্বর শর্ত হল এটা সাহেব আহত অর্থাৎ বছরের অধিকাংশ দিয়ে মাঠের মধ্যে ঘাস খায় চালনভূমিতে চড়ে ঘাস খায় নিজের টাকা দিয়ে তার খড়কুটা বা ভুষি বা তার খাওয়ার ব্যবস্থা করতে হয় না আর চার নম্বরের শর্ত হল সেটা যেন নিজের ব্যবহার জন্য ব্যবহারের না হয় যেটা দিয়ে হাল চাষ করা হয় যেটা দিয়ে হয়তো গাড়ি পাওয়া হয় যেটা দিয়ে হয়তো কীটের মধ্যে মাল বহন করা হয় এগুলির জাকাত লাগবে না তাহলে এক নম্বরে পূর্ণ মালিক বলে এসব পর্যন্ত পৌঁছলে এটা মাটির জোরে খায় মাছ কিনে দিতে হয় না বছরের অধিকাংশ দিন এবং চার নম্বরে ব্যবহার করা হয় না তাকে কোনো কাজে লাগা হয় না এ চার শর্ত হলে গরু সম্পদের পশু সম্পদের টাকা দিতে হবে উঠ হোক গরু হোক ছাগল হোক ভেড়া হোক লম্বা হোক এর টাকা দিতে হবে দুই নম্বরে হল দুই নম্বরে হল আপনার কৃষি সম্পদ কৃষি সম্পদ যেটা জমিনের মধ্যে আবাদ করা হয় সেটা ধান হোক ভুট্টা হোক সরিষা হোক রায় হোক জব হোক গম হোক যে ধরনের ধান হোক যে যেই সংকটটা মাপা যায় এবং স্টক করা যায় সেটা বাড়িতে করেন আর গোডাউনে করেন যেই সংকটটা মাপা যায় বা ওজন করা যায় এবং স্টক করে রাখা যায় এমন সম্পদ এই জন্য যত সবজি আছে সবজি যত খাদ্রাবাদিকা এগুলি করোনার উপর নাই কারণ এটাকে এখন যদিও ফ্রিতে বা পলিশ রাখা যায় কিন্তু নর্মাল যেহেতু রাখা যায় না আর সবার তো ফ্রিজ নাই বা সবার কোলেস্ট্রল নাই কোলেস্ট্রল নেই এই জন্যে সবজি জাতীয় যত জিনিস যেটাকে মাপা যায় কিন্তু কি করা যায় না মনুষ্য রাখা যায় না কিভাবে জমা করা যায় না গোদামজাত করা যায় না এগুলির উপরে চাকরি আসবে না তাহলে মাপা যায় এক নম্বর দুই নম্বরে রাখা যায় এবং সেটার নেশাব পরিমাণ হতে হবে নেশাব ফসল উৎপাদন যেটা হবে এখান থেকে যদি পাঁচ বসা এক বসা ষাট সাত এক সা আড়াই কেজি অর্থাৎ সাড়ে সাতশো সাড়ে সাতশো কিলো যদি আপনার ফসল হয় আপনার গাল্লা হয় জমিনে তাহলে সেটার চাকা আপনাকে দিতে হবে তাহলে যখনই আপনার পশু সম্পদে একটা কথা ছুটে গেছে সেটা হলো কি এক বছর পূর্ণ সময় রাখবে পূর্ণ সময় এক বছর যদি অতিবাহিত হয় নেশা হওয়ার ফলে তাহলে আপনাকে টাকা দিতে হবে কিন্তু এখানে ফসলকে হবে সেটা কিন্তু বছর হওয়া কোনো জরুরি না বরং বলছেন কুলু মিন্তামারি আত্মারা তোমাদের যেটা ফলাদি হয় ফসল আদি হয় সেটা তোমরা খাও এবং যেদিন কাটবে সেদিন তার টাকা ফসল দিয়ে দাও তাহলে জমির থেকে যে ফসলটা আসবে যদি সাড়ে সাতশো কেজি বা কিলো গ্রাম যদি হয় তাহলে সেটা জাকাত দিতে হবে একটা একটার সঙ্গে মিলানো জরুরি না যদি ধান হয় বা গম হয় বা এগুলি একই মানের যদি হয় তাহলে একটা একটার সঙ্গে হিসাব করে মিলিয়ে আপনাকে তাকে চাকরি করতে হবে ওষুধ যদি আসমানের পানি দিয়ে আকাশের বৃষ্টি বারিশ দিয়ে যদি আপনার এই ফসল উৎপাদিত হয় তাহলে আপনাকে সরকার দশ ভাগে এক ভাগ টাকা ওষুধ দিতে হবে আর যদি সেচ দিয়ে পানি দিয়ে যদি তাহলে যদি বৃষ্টির পানি হয় অথবা নদীর পানি অথবা এমন জমি যেখানে পানি শেষ লাগে না অর্থাৎ আপনার এখানে কোনো খরচ করতে হয় না তাহলে দশ ভাগে এক ভাগ ওষুধ আপনাকে দিতে হবে আর যদি আর যদি বৃষ্টির পানি না হয় ধর আপনাকে সেরে দিতে হয় আপনাকে পানি সেরে দিতে হয় তাহলে বিশ ভাগের রোগ ওষুধ বা ওষুধ যেটা নুসুল ওষুধ তা আপনাকে বিশ ভাগে এক আপনাকে চাকা করে করতে হবে আর যদি এমন হয় যে অর্ধেক বৃষ্টির পানি অর্ধেক আপনার শেষ দিয়ে তাহলে সাড়ে সাত ভাগে সাড়ে সাত ভাগ করে এর এক ভাগ দিতে হবে গরিব মিসকিনকে এই হল আপনার কৃষি সম্পদের জাকাত কৃষি সম্পদ এর জন্য শর্ত হল নিসাব হওয়া এবং এটাকে মাপা যায় এবং এটাকে দান করা যায় এমন সম্পদ হয়ে আপনাকে টাকা দিতে হবে এটাতে বছর পূর্ণ হওয়া জরুরি না যেমন পশু সম্পদে এক বছর হওয়া জরুরি ছিল এরপরে যেটা আসবে সেটা হল যে আপনার সোনা এবং রূপা না যেটা জাহাজ এবং বিদ্যা এটা যদি স্বর্ণ যদি পঁচাশি গ্রাম এটি ফাইভ গ্রাম যদি স্বর্ণ আপনার হয়ে থাকে গোল্ড থাকে তাহলে আপনাকে এর জায়গা তারা করতে হবে শতকরা আড়াই পার্সেন্ট হ্যাঁ টু অ্যান্ড হাফ আপনাকে একশোতে আপনাকে দিতে হবে একশো ভাগে আড়াই ভাগ আপনাকে জায়গা বের করতে হবে আর রূপা বা বিদ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি আপনার কাছে রূপা থাকে তাহলে তার এবং এর অতিরিক্ত যত কিছু হবে এগুলির আপনাকে টাকা বের করতে হবে শতকরা আড়াই পার্সেন্ট এক একশোতে আড়াই পার্সেন্ট আপনাকে টাকা আদা করতে হবে এখন বর্তমানে রুপিয়া টাকা ডলার রিয়াল এগুলি সোনা এবং রূপার অর্থে আসবে কাজে আপনার কাছে যদি পঁচাশি গ্রাম স্বর্ণ পরিমাণ টাকা বা রুপিয়া ডলার বা রিয়াল থাকে অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা পরিমাণ অর্থ আপনার কাছে থাকে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত আপনি এটা পূর্ণ মালিক তিন নম্বরের শর্ত এক বছর যদি পূর্ণ আপনার কাছে এটা থাকে এবং এটা আপনার ব্যবহারের অতিরিক্ত প্রয়োজনে অর্থাৎ আপনার এই অর্থটা আপনার খাওয়া দাওয়া সমস্ত তীর্থ প্রয়োজন জিনিসের অতিরিক্ত আপনার কাছে যে এক বছর এটা ব্যাংকে বা বাড়িতে থাকে তাহলে আপনাকে এর জাকাত আদা করতে হবে তাহলে এক নম্বর শব্দ মালিকান দুই নম্বরে নিসাব পরিমাণ হওয়া পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার সমপরিমাণ অর্থ টাকা বা রুপিয়া বা রুপি বা রিয়াল বা ডলার আপনারা যদি এক বৎসর থাকে এক সার যদি আপনার কাছে থাকে পূর্ণ মালিক আপনি এবং আপনার প্রয়োজনের অতিরিক্ত তাহলে আপনাকে প্রয়োজনের অতিরিক্ত বলতে যদি আপনার প্রয়োজন থাকে খরচ করতে হবে আপনার ঋণ আছে পরিশোধ করে দিন বলে আমার ঋণ আছে আমার ব্যাংকে টাকা আছে তার ঋণ পরিশোধ করতে হবে যদি আপনার কাছে থেকে যায় আপনাকে টাকা তারা অবশ্যই করতে হবে যদি আপনার প্রয়োজন আছে করে একজন বিয়ে করবে বা বাড়ি করবে বাড়ি করার জন্য টাকা জমা করতেছে এখন বলবেন এটা আমার প্রয়োজন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ আমার টাকা প্রয়োজন না যদি আপনার প্রয়োজন কাজে লাগান কাজে যদি না লাগান আর আপনার বসে থাকে ব্যাংকে বা প্রাণী হবে তাহলে তাকে অবশ্যই জানা প্রদান করতে হবে প্রয়োজন মানে যেটা নিত্য প্রয়োজন খরচ হয়ে যাচ্ছে আপনি যে কোনো উদ্দেশ্যে জমা হজ করবেন হজ করার জন্য টাকা জমা করতেছেন টাকা জমা হচ্ছে তাহলে আপনাকে টাকা আদা করতে হবে কারণ আপনি হজ করে ফেললে খরচ হয়ে গেছে আলাদা কথা এই জন্যে আপনাকে মানি করতে হবে নেশাব পরিমাণ হতে হবে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা পরিমাণ অথবা এই পরিমাণে আপনাকে যখন আপনি জাকাত আদা করবেন তখন যে দেশের আপনি ওই দেশের গোল্ড মার্কেটে যান সোনা যারা সোনা বিক্রি করে যারা গোল্ডের দোকানে তার গোল্ড বিক্রি করে ব্যাংকে কি আপনি জানেন যে গিরি সোনা অরিজিনাল সোনা বর্তমান রেট কত বর্তমানে সৌদি আরবে স্বর্ণ গতকালকে বাজার ছিল গিরি সোনা এক গ্রাম একশো তিন একশো তিন রিয়াল যদি হয় তাহলে আট হাজার সাতশো পাঁচপান্ন রিয়াল আট হাজার সাতশো পাঁচপান্ন রিয়াল নিসাব বর্তমানে আজকের রেটে সৌদি আরবে তাহলে যার কাছে পাঁচ হাজার আট হাজার সাতশো পাঁচপান্ন রিয়াল রয়েছে এক বছর রয়েছে তাকে এর জাকা দিতে হবে বা সময় পরিমাণে যদি আমরা বাংলাদেশের দুই টাকা ধরি তাহলে আমরা আঠারো টাকা আঠারো পয়সা হিসাবে এক লাখ উনষাট হাজার একশো ছেষট্টি টাকা এক লাখ উনষাট হাজার একশো ছেষট্টি টাকা যা এক বছর তা নিজের কাছে বা বাড়িতে বা ব্যাংকে জমা রয়েছে তাহলে এই টাকা আদা করা খরচ না করবে এটা দরিদ্র যত হবে কাজে আমাদেরকে মনে রাখতে হবে যে নেশাব হয়েছে কিনা এবং এক বছর গেছে কিনা যেদিন থেকে আপনার নেশাব পৌঁছেছে মনে করেন আপনার টাকা জমা করতেছেন জমা করতেছেন মনে করেন আপনার মাছ জানুয়ারি মাঠে আপনার নেশাব হয়ে গেল তাহলে আপনাকে ডিসেম্বরে গিয়ে হিসাব করে টাকা টাকা করতে হবে ডিসেম্বরের তিরিশ তারিখে বা রমজান মাসে আপনার বছর পুরা হলো নেশাব হয়ে গেল পঁচাশি গ্রাম বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপা কম পরিমাণ টাকা এই দিক থেকে হিসাব করে আদি মাসের হিলালি মাস আদি আরবি মাসের হিসাব করে আপনাকে বছর শেষ হলে টাকা আদা করতে হবে এই হল স্বর্ণ এবং এবং এই অর্থের টাকা পয়সা আপনার আপনাকে টাকা আদা করতে হবে যদি স্বর্ণের অলঙ্কার হয় মহিলাদের ব্যবহারে অলঙ্কারের ব্যাপারে ওলামাদের বিমান রয়েছে সঠিক মাত্র যে তাদের ব্যবহারে স্বর্ণ যদি মোদাসিকরা এবং রূপা যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম সব পরিমাণ হয় এটা এবং অতিরিক্ত যত হবে সবটুকুই কি করতে হবে টাকা তাকে সত্তর আড়াই পার্সেন্ট বের করতে হবে সেটা অলঙ্কার দিয়ে হতে পারে গোল্ড দিয়ে হতে পারে রূপা দিয়ে হতে পারে পিজা দিয়ে হতে পারে অথবা সেই পরিমাণে হিসাব করে টাকাও বের করে দিতে পারে তাতে কোনো সমস্যা নেই বুঝতে পারি এই হল স্বর্ণ এবং টাকা পয়সা নেশা এবার বাকি রাখলাম আমাদের ব্যবসা পূর্ণ যেটা তিজারাতের যেটা মাল সেটা আপনার যে কোনো মাল না কেন চার যত কিছু আপনার ব্যবসা পণ্য মেশিনারি জিনিস হতে পারে ইলেকট্রনিক্স জিনিস হতে পারে যে কোনো ব্যবসার সেনা যেটা পণ্য যেটা এটার জাকাত আপনাকে আদা করার জন্য শর্ত হচ্ছে এক নম্বরে মালিক হওয়া পূর্ণ মালিক হওয়া দুই নম্বরে শর্ত এক বছর এক হিসাব পরিমাণ হওয়া অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম সম পরিমাণ রূপা টাকা যেদিন থেকে আপনার হয়েছে ব্যবসায় মনে করেন আপনি লাগিয়েছেন হিসাব করলাম যে মাসকে এক লাখ উনপঞ্চাশ উনষাট হাজার একশো ছেষট্টি টাকা আপনার ব্যবসায় যেদিন ব্যবসার মূল ধন সেদিন আপনার হয়েছে ওই দিন থেকে হিসাব করে এক বছর আপনাকে একসাথ হিসাব করতে হবে যেদিন হিসাব হয়ে যাবে এক বছর সেদিন আপনাকে এই যা আপনার টাকা ব্যাংকে চলে গেছে ওটা ব্যাংকের হিসাব হবে এক বছর করলে যা আপনার ব্যবসা সম্পূর্ণ রয়েছে এটা হিসাব করতে হবে কাটায় কাটা হিসাব করতে হবে যা জ্বালা জ্বালা হিসাব করতে হবে কত এবং এই সময় আপনার বিক্রি মূল্য কত আপনাদের কিনেছেন পাঁচ টাকা করে এখন বাজার মূল্য দশ টাকা করে দশ টাকা করে হিসাব করতে হবে আপনার বর্তমান মার্কেটে ওই মূল্য ওই সম্পদের দাম কত ওই সামগ্রীর দাম কত হিসাব করে আপনাকে জানা বের করতে হবে এতে যত লাভ আসবে লাভ যত আসবে ব্যাংকের লাভ হোক ব্যবসার লাভ হোক ঋণ যেটা আবার যেটা আসলের সঙ্গে মূল পুঁজির সঙ্গে যোগ হবে এখানে এক বছর অতিবাহিত হওয়া জরুরি না মূলের সঙ্গে না বা লাভ যেটা হিসাব করে তার টাকা বের করতে হবে যাতে করে গরিবের হক নষ্ট না হয় বন্ধুগণ এই হলো তাহলে চার শ্রেণীর জিনিসের প্রতি আমাদের জাকাত এক নম্বরে পশু সম্পদ পানি হতে হবে এসব পরিমাণ হতে হবে এক বছর যেতে হবে মাটির চড়ে খায় এমন হতে হবে বছরের অধিকাংশ সময় এবং সেটা ব্যবহারের জন্য না দুই নম্বরে হল কৃষি সম্পদ যদি বৃষ্টির পানি দেওয়া হয় তাহলে দশ ভাগে একবার ঔষধ দিতে হবে আর আপনি সেলফে ব্যবহার করেন তাহলে ঔষধ অর্থাৎ বিশ ভাগের একবার আপনাকে দিতে হবে আর যদি হাফ পানি আপনি শেষ দিন হাফ বৃষ্টির পানি হয় তাহলে সেখানে সাড়ে সাত ভাগ করে এক ভাগ করে মিসকিনকে দিতে হবে এরপরে যেটা হলো যে সোনা এবং রূপা গোল্ড এবং সোনা যেটা এবং রূপা এটা হিসাব হল একেবারে এর স্যার আমার বলেছি কি বলে কৃষি সম্পদের যেটা ফসলাদের যে সাতশো সাড়ে সাতশো গ্রাম ফল সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো কেজি যদি হয় এটা নেশাব তাহলে আপনাকে এবং সেটা মাপা যায় এবং সেটাকে গচ্ছিত করে রাখা যায় এই দুই শর্ত হলে আপনাকে কৃষি সম্পদের টাকা তারা করতে হবে আমার দেশে এক শ্রেণীর মূল্য কত যেই জমিনে ফাঁসদানি দেওয়ায় সেই জমিনে ওষুধ নাই এই কথা ঠিক নাই যদি আপনি একান্ত তাই পাবেন তাহলে ওষুধ বাইর করে করে যখন ডাকাত লাগে একান্ত যারা অল্প বাংলাদেশের সরকার তো ট্যাক্স নিয়েছে খাজনা উঠাই নিয়েছে বেশিও যদি হয় যদি আপনি এই মনে করেন তাহলে আপনি ওষুধ বাইর করেন ওষুধ থেকে আপনার চাকাদের অংশ কেটে নেন এরপরে বাকিটা দেন কিন্তু ফাঁকি দেওয়া আপনি হবে না তাহলে সাতশো সাড়ে সাতশো কেজি যদি ফসল হয় তাহলে তার জাকাত দিতে হবে যখনই আপনি ফসল কাটবেন যেদিন কাটবেন সেই দিনেই যেদিন কাটবেন সেই দিনেই আপনাকে দিতে হবে এটাকে ফাঁকি ফুকি বা দেরি করা যাবে না এবং ফসলই দিতে হবে আপনি আবার ওইটা বিক্রি করে কেউ আবার জাকাতের পয়সা কি করে কাপড় কিনে দেয় কেউ এটা দেয় কেউ দেয় না আপনার হাত নেই গরিব আপনার জাকাতের টাকা মনে করবেন না যে এটা আপনি তাকে দিচ্ছেন বরং তার ভাব আপনি তাকে দিচ্ছেন আপনি যখন জাকাত কোনো গরিব মিস্ত্রিকে দিবেন মনে রাখবেন আপনার ভাব নয় বরং এটা ওই মিসকিনের হাত ওই গরিবের হাত আপনি তাকে দিচ্ছেন আর যদি পকেটে রেখে দেন তাহলে তো আপনাকে এই হিসাব দিতে হবে দুনিয়াতেও আপনার ক্ষতি হবে আখেরাতে আপনাকে আজাদ দেওয়া হবে এটা এই গরিবের হাত দেওয়ার উপরে আপনার গুরুত্বকার আমার বাপ আপনার আমাকে দিতে আপনার গুরুত্ব দিচ্ছে আপনাকে কষ্ট লাগিয়েছে মূলত মনে রাখতে হবে মূল মালিক সম্পদের অর্থের মূল মালিককে আল্লাহ ওর মানে আল্লাহ আপনি শুধু বিরাট টাকা আজকে আপনার হাতে রয়েছে কাল কারেকজনের হাতে যাবে আজকে আপনি মালিক কাল কারেকজন মালিক হবে আল্লাহ রহমান করেন আল্লাহ তোমাদের যে মাল দিয়েছে সম্পদ দিয়েছে সেইখান থেকে তুমি তাদেরকে দান করো উনি করেছে তোমার থেকে তুমি নিচ্ছ তোমাকে কে দিয়েছে আল্লাহ এটার মূল হাতি কি মালিককে অর্থে মানে আল্লাহ আল্লাহর নির্দেশে আল্লাহর নিয়মে দিকে তোমার সমস্যা কোথায় আমি যদি আপনাকে বলি পাঁচ হাজার রিয়াল দিয়ে তিন হাজার তুমি রাখো তিন হাজার মুক্তি দিয়ে দাও আমার টাকা মুক্তি দিতে অসুবিধাটা কোথায় আপনার সমস্যা কোথায় আমি তার মূল মালিক তাহলে আমি এটা শ্রমিকের মালিক অস্থায়ী মালিক মহাকার কিন্তু অরিজিনাল মালিককে আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ যেটা বলছেন সেটা ওই জন্য দিতে হবে এই জন্য অন্য জায়গায় আল্লাহ বলেন তোমরা খরচ করো দান করো সাদকা করো আল্লাহর রাহে খরচ করো গরিব মিস্ত্রিকে দাও জাকাত দাও সেই সম্পদের তোমাদেরকে আল্লাহ খালি বাবা দিয়েছে তাহলে মারালে আমি খলিফা এর মূল মালিক কি আল্লাহ তাহলে আল্লাহর নির্দেশে আল্লাহর নিয়মে আল্লাহর জাকাত খরচকে আদায় করতে যেন আমরা পুরোপত্র অন্তরে কষ্ট না লাগে এজন্যই জাকাতের নিয়োগ করে দিতে হবে কেউ যদি জাকাতের নিয়োগ ছাড়া দেয় তাহলে হবে না জাকাতের নিয়োগ করে জাকাত যে খায় বা যে জাকাতের হকদার তাদের কাছে দিতে হবে যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি জাকাতের পয়সা ন্যায় আপনি জানেন তাদেরকে না বলেই চলবে কিন্তু আমার ব্যক্তি যদি হয় যে জাকাতের পয়সা দেয় না সাধারণত খায় না চায় না তাহলে তাকে দেওয়ার সময় বলে দিতে হবে এটা জাকাতের পয়সা রাখতে হবে এই জাকা কাকে দিতে হবে আমরা পরে আনতেছি শুধু এটুকু আমরা বলবো যে এরপরে যেটা বলছিলাম যে সোনা রূপা আমরা এর পরিমাণ জানলাম যে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা সম্বন্ধে টাকা বা অর্থ আমাদের কাছে থাকলে এক বছর থাকলে এবং এক বছর থাকলে তো আমাদের টাকা আদায় করতে হবে এরপরে যেটা আমরা বললাম যে ব্যবসা সামগ্রী এটাকে এক বছর যখন পূর্বে হিসাব পরিমাণ হওয়ার পরে এটাকে হিসাব করে যা যা আছে দোকানে বিক্রয় করলো বাজার রেখে তাকে আমাদের হিসাব করে জাকাত ঠিক মতো দিতে হবে বন্ধুগণ এই জাকাত খারাপ হবে আল্লাহ বলেন এই নমস্কার والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وفي السبيل فريضة من الله والله فريضة من الله والله عليم حكيم জাকাত আটটা খাতটা রয়েছে করেছে এক নম্বরে মুক্ত করা ফকির বলা হয় যাদের ফিফটি চলে না বছরে হাফ তাদের চলে না অর্থাৎ তার খরচ মাসে ধরেন দশ হাজার টাকা سات پانچ سو بھی انکم نہیں پھر کم زیادہ انکم اس لیے হাফের উপরে কিন্তু তার পূর্ণ খরচ চলে না মনে করেন দশ হাজার টাকা প্রয়োজন হয়তো তার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা ইনকাম আছে তাহলে তার বাকি তার জাকাত থেকে তাকে দিতে হবে সরকারি যদি ইসলামী সরকারি হয় তাহলে তার ওখান থেকে ভাড়া রাখবে কত তার প্রয়োজন প্রতি মাসে তাকে এখান থেকে জাকাত থেকে বা দুই মাস থেকে তাকে দিতে হবে তাহলে ফকির যার হাত চলে না মিসকিন হাত চলে এরপরে ফকির মিসকিন দুই নম্বর তিন নম্বরে বলা যারা জাকাত কালেকশন করবে সরকারি যারা কর্মচারী জাকাত মানুষের ঘরে ঘরে গিয়ে ব্যাংকে গিয়ে হিসাব করে জাকাত ঠিকমতো আদা করবে এই জাকাতের একটা অংশ তাদের বেতন বেতন বেতন দেওয়া হবে ওয়ান মাল্লা হবে মাল্লাফাতে পুনঃবহু আর যারা মুসলিম নতুন মুসলমান হয়েছে ওদের কিছু জাকাতের টাকা দিয়ে যাতে করে তারা কি মান মজবুত করে করে অথবা এমন কোনো কাপে এমন কোনো পেটিং যারা মুসলমানের প্রতি জুলুম করে ওরে হয়তো কিছু টাকা দিলে মুসলমানদের প্রতি জুলুম করবে না এমন ব্যক্তিকেও কি দাস দাসী যারা দাস দাসী যারা মুসলমানদের কাছে রয়েছে রয়েছে এদেরকে টাকা টাকা দিয়ে আজাদ করে দেওয়া যারা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত কোনো বৈধ কারণে ঋণ করেছে কোন ভালো কাজ করার জন্য প্রয়োজনে এখন ঋণ পরিশোধ করতে পারে না এবং এই ঋণ পরিশোধের এই কর্তা পরিশোধের কোন তার উপায় নেই কোন অন্য কোন সোর্স নেই ইনকাম যার মাধ্যমে ঋণ তার পরিশোধ করবে তার টাইম পরিশোধ করবে তাহলে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে হবে অফিস অফিস এবং জেহাদের জন্য যা আল্লাহ যারা দুশ্মন আল্লাহ যারা শত্রু এদের সঙ্গে যদি মুসলিম রাষ্ট্রে সরকারিভাবে ঘোষণা দিয়ে যুদ্ধ হয় এবং সেখানে চাল হয় সেখানে অস্ত্র শস্ত্র ক্রয় করার জন্য সেখানে মুজাহিদদের জন্য খাওয়া দাওয়া তাদের প্রয়োজনে সবকিছু প্রয়োজনে এই আল্লাহ গাড়ি ফল শুনতে হবে ওয়াবলির আর আট নম্বরে হল যদি কোনো পথিক সফরে বেরোয়েছে রাস্তায় হয়তো তার টাকা পয়সা বাড়ির পর্যন্ত পৌঁছার সব শেষ হয়ে গেছে হয়তো পকেট মেরে গেছে বা হারিয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে বাড়ি পর্যন্ত পৌঁছার তার কাছে আর মাল নেই টাকা নাই বা দিদার নাই তাহলে তাকে সাকাত থেকে মুক্ত হবে করে সে যতই বড় করল হোক না বেরো এই টাকা দিয়ে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই দিতে রাখতে হবে এই টাকা এই আশ্রমের মধ্যে হবে আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীকে আপনার জাকাত থেকে দেওয়া যায় নেই কারণ এমনি তাদের প্রতি খরচ আপনার প্রতি করো আপনার বাবা মা আপনার উপরে যারা দাদা দাদি এবং নিচের দ্বারা ছেলে মেয়ে এবং আপনার স্ত্রী স্ত্রীর জাকাত স্বামীর জন্য যায় কিন্তু স্বামীর জাকাত স্ত্রীর জন্য যায় নাই এই জন্যই যে স্বামীর প্রতি স্ত্রীর খরচ করাকে খরচ ধর্মসন খরচ করে দেওয়া হয়েছে এরা ছাড়া এবং যাদের গায়ে শক্তি আছে কর্ম উপার্জন করতে পারে এদের এমন লোককে কি করা যাবে না টাকাদের পয়সা দেওয়া যাবে না তাছাড়া নিজের ভাই নিজের মন বলি বলে বা কুকুর বা খালা বা আত্মীয়স্বজন বা পাড়া পুত্র যে কোনো মুসলিম জাকাতের জন্য শর্ত হলো অবশ্যই মুসলিম হতে হবে কোনো বেনামাজিকে জাকাতের পয়সা দেওয়া যাবে না বেনামাজি বেনিমান কাবে তাকে খরচ জাকাত যেটা সেটা দেওয়া যাবে না তো এমনি এমনি নর্মাল যেটা সাদাকা আম সাদাকা তাকে দেওয়া যেতে পারে তবে খরচ যেটা ভিতরা রমজানের যে ফিল্লা আদায় করবেন আড়াই কেজি করে খাদ্য দ্বারা আনতে হবে খাদ্য ছাড়া টাকা দিয়ে হবে না এই ফিল্লা এবং মানের জায়গা এটা মুসলিমকে দিতে হবে কোনো কাপের বেনামাজি কাপের অথবা কোনো বেনামাজিকে দিলে জাকাত আদা হবে না রাখতে হবে এই জন্য কোনো নামাজি খোঁজ করেই ওকে মুসলিমকে দিতে হবে সেদিন বলতেছিলেন সেই ওই মিসকিন থেকে একশো নামাজি করে না জীবনটা দরকার নাই গ্রামে একজন নামাজি আছে সবাই বলে দিবে সবাই রয়েছে মুশকিল জনসিয়াম আপনার তাকে দেন যাবে নামাজে দিলেন না দরকার নেই যায় যায় হবে না দিলে আপনার টাকাটা যায় হবে না এরপরে যেটা আমাদের মনে রাখতে হবে আমাদের কিছু টুকিটাকি টাকাটির মশলা জানা দরকার আপনাদেরকে বলবো এই চাকার একটা আমাদের সেমিস্টারের যে বই আছে সম্ভব যদি হয় নিয়ে কম্পিউটারে সব কিছু দেওয়া আছে সংক্ষিপ্তভাবে অনেকে জিজ্ঞেস করে এখন বর্তমান যেটা আমাদের শেয়ারের টাকা শেয়ার যদি আপনার শেয়ার যদি আপনি প্রথমত সুদভিত্তিক কোনো শেয়ার ব্যাংকে বা কোনো সমিতি বা কোনো ব্যাংকে বা কোনো সংগঠনে সুদভিত্তিক কোনো শেয়ার রাখা চলবে না বা পিস ডিপোজিট যেটা করা হয় এটি চলবে না আপনার যদি শেয়ার করেন আপনি যেদিন গঠন করবেন আপনি হিসাব করবেন ব্যাংকে বা যাতে দিয়েছেন জিজ্ঞেস করবেন লাভ এবং মূল নফা এবং মূল যেটা পুঁজি নসিব যেটা ব্যালেন্স যেটা দুইটা মিলে এখন আজকে কত হয়েছে জেনে নিয়ে আপনি প্রতি বছরের টাকা আদায় করতে থাকবেন এভাবে যদি আপনার কাছে প্রায় মন থাকে প্রাইজ বন্ড মানে আপনার নিকটে এটা একটা ঋণ সরকারকে আপনি ঋণ দিয়েছেন বা কোন কোম্পানিকে বা কাউকে আপনি একটা বন্ড দিয়েছেন মানে আপনি টাকার মালিক তাহলে আপনি জেনে নেবেন যে ওই টাকা আপনার কত আপনার জানা থাকতে ভালো তাহলে ব্যাংক থেকে জেনে নিন ডিপোজিট হোক ফিক্সড ডিপোজিট হোক শেয়ার হোক আপনার প্রাইজ বন্ড হোক এগুলি প্রতি বছরে আপনাকে জাকাত আদায় করতে হবে এভাবে যদি আপনার কাছে কি বলে কোন জমিন যদি আপনি আবার সমাজের জন্য করেন তখন তার থেকে ফসলের টাকা দাবি করবেন কিন্তু মনে করেন আপনি ঢাকাতে বা আপনার সিটিতে যে কোনো জায়গায় একটা জমি কিনে রাখছেন দাম বাড়লে পরে জায়গা আপনি সেল করে দেবেন তাহলে প্রতি বছর হিসাব করতে হবে এই জায়গার আজকের রেট কত এক বছর পড়েছে বর্তমান মার্কেটে এই সবটা বিক্রি করলে কত টাকা হবে তাহলে আপনার মূল পুজো হয়তো ইনভেস্ট করেছেন পাঁচ লাখ এখন হয়তো তার দাম আট লাখ তাহলে আট লাখ টাকা আপনাকে জায়গা বের করতে হবে আজকে আর যদি সেই জমিটা আপনি বাড়ি করার জন্য নিজের বাড়ি করার জন্য কিনে রাখেন বাড়ি করবেন জমি কিনছিলেন পরে বাড়ি করবেন তাহলে টাকা দিতে হবে না বা ফসলাদির জন্য তাহলে ফসলাদির ওষুধ দিতে হবে কিন্তু যদি জমি আপনি ব্যবসার জন্য করেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু টাকা দিতে হবে এইভাবে আপনি গরু ছাগল মহেশ কোট যে কোনো জিনিস যদি আপনি ব্যবসার জন্য করেন সেটা নেশার পরিমাণে তখন জরুরি না এটা ব্যবসা তখন পরিণত হয়ে যাবে আজকে আপনার কাছে মনে করেন ত্রিশ টাকা টাকা দিতে হবে ব্যবসার জন্য তাহলে উনত্রিশ হোক পাঁচটা হোক একটা হোক এটা যেহেতু ব্যবসার জন্য দুধ খাওয়ার জন্য না মাছ খাওয়ার জন্য না তাহলে আপনার কি করতে হবে তার প্রতি মাসে টাকা দায় করতে হবে এইভাবে ঋণ যদি মনে করেন আপনি একজনের কাছে পাঁচ লাখ টাকা ঋণ দিয়েছেন এই পাঁচ লাখ টাকা আপনাকে প্রতি বছর হিসাব করে আপনাকে টাকা দিতে হবে আর এই পাঁচ লাখ টাকা যদি যে ঋণ নিয়েছে তার কাছেও থাকে তাকেও ঋণ প্রতি বছরে টাকা দিতে হবে তাহলে দুই দিক থেকে টাকা দেবে আপনি ঋণ নিয়েছেন প্রতি বছর আপনাকে নভেম্বর রাখতে হবে যদি আপনি কাউকে ধার দিয়েছেন কর্জ দিয়েছেন পাওয়ার কোনো আশা নাই এমন এক জায়গায় পাওয়ার কোনো আশা নেই চান্স নেই তাহলে আপনার টাকা দেওয়া লাগবে না তবে যদি আপনি পেয়ে যান কোনোভাবে পাওয়া যাওয়ার পরে এরপরে যখন আপনার কাছে আমার এক বছর অতিবাহিত হবে তখন আপনাকে জাকাত আদা করতে হবে মোট কথা আমরা মনে রাখি যে জাকাত এটা আমাদের প্রতি খরচ অর্থ মালিক হচ্ছে আল্লাহ তিনি খরচ করেছেন গরিবের মিস্ত্রির মাপ নিজের পকেটে রেখে আপনার মালকে কাজ বানাবেন না কাজলি বানান যে আমাদের মাঠে আপনাকে আজাদ দেওয়া হবে হ্যাঁ আপনাকে লোহার পাক বানানো হবে লোহার লোহা গরম করে আপনার কপালের মধ্যে পিঠের মধ্যে শ্যাকদা হবে আমাদের মাঠে গরু ছাগল ভেড়া যদি হয় যে আমাদের সেই পঞ্চাশ হাজার বছরের দিন আপনার উপরে গরু কি করবে আপনাকে পা দিয়ে আপনার কি করতে থাকবে মতন করতে থাকবে আপনার ডলতেই থাকবে সাপ আপনাকে কামড়াতেই থাকবে আপনার এই রক্ত সাপ হয়ে আপনাকে বিষধর সাপ কামড়াবে এজন্য বন্ধু যাদের টাকা পয়সা আছে হিসাব করে ঠিক ঠিক মতো টাকাটা তারা করি গরিব মিশ্রের ভাব আদা করি সমাজ থেকে গরিব গরিবদের দুঃখ দুর্দশাকে আমরা দূর করি বাংলাদেশের মতো গরিব দেশে হিসাব করে দেখা গেছে যে যদি পাঁচ বছর যাদের প্রতি জাকাত বড় এরা যদি জাকাত ঠিক মতো আদা করে বাংলার মাটিতে একটা মিসকিনও থাকবে না একটা বকির থাকবে না মানুষ অর্থ এই হয় পাঁচ বছর পরিকল্পনা ভিত্তিক গরিবদেরকে ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশের মানুষের একটা মিসকিন থাকে তাহলে সারা পৃথিবীতে এভিন থাকবে না তাহলে জাকাত এটা একটা গরিব দলিল ভারসাম্যতা ব্যালেন্স ঠিক রাখার জন্য করা হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে এই জাকাত ফরজ দিতে হবে ততক্ষণ সর্বশেষে বলবো এখন আমরা আজকে একুশে রমজান শেষ দশক রমজানে আল্লাহর একটা বোনাস রয়েছে বোনাস এমন কোনো মানুষ আছে যেদিন কোম্পানির সেলারি দেওয়া হবে কমে থাকে বাপের যাবে দোস্তের বাড়ি যায় মনে রাখে না সেলারি কবে দেবে জানে না এরকম মানুষ খোঁজ করে পাওয়া যাবে যদি বোনাস থাকে সেলারির তার সঙ্গে একটা বোনাস ডবল বেতন তাহলে তো ঘুমই হবে না সবার প্রথমে যে লাইন দাঁড়াবে তারপরে দাঁড়ায় যাবে তাহলে আল্লাহ বোনাস আল্লাহ বোনাস ডবল না বিধান হিসাবে আল্লাহ বলেন আল্লাহ করার এক রাত্রি ইবাদত করো লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম এক মাসের হাজার এক মাসের চাইতে এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস বিরাশি বছর থার্টি টু থার্টি থ্রি পরিমাণ তাহলে তিরাশি হাজার চার মাস পরিমাণ এটা যদি আমরা রাত বানাই ত্রিশ হাজার তিরিশ হাজার রাত্রি এবাদত করলে যা নাকি যা সব পাওয়া যাবে যা বোনাস পাওয়া যাবে এক রাত্রি করলে তার চেয়ে খাইলামে রাখতে চান এর চেয়ে উত্তম এর চেয়ে আফজাল একটা রাত্রি এই জন্য আল্লাহ নবী আলাইসালাম এই লাইলাতুল কাদারকে পাওয়ার তিনি এতেকাফ করতেন إذا دخل عشر إذا دخل عشر واحد شق ميزارا أحيا ليالا وأيقظ أهلا আল্লাহ নবী আলিসালাম শেষ তিনি নিজে অপর বাঁধতেন স্ত্রী পরিবার থেকে দূরে হতেন এতে কাপে বসে যেতেন নিজে রাত্রি জাগতেন এবং পরিবারের ছেলে মেয়েদের সবাইকে রাত্রি জাগাতেন মা সিদ্ধিকা বলে রাসূলুল্লাহ যদি আমি বুঝতে পারি লাইলাতুল কদর এই ক্ষুদ্র লাইলাতুল কদর মা তাকুল তাহলে আমি কি বলবো বলে বলি اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا لكن قدر خاص دعاء اللهم انك عفو كريم تحب العفو فاعف عني আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো তুমি মাফ করি তুমি মাফকে পছন্দ করো তাহলে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বন্ধুগণ এই লাইলাতুল কদর যে মারুম হয়ে যাবে সে সব থেকে আল্লাহ বলেন যে ব্যক্তি কদর থেকে বঞ্চিত হয়ে গেল মারুম হয়ে গেল সব কল্যাণ থেকে খাইর থেকে সে মারুম হয়ে গেল বন্ধুগণ এই রাত্রিটা শেষ দশকে বেজোর রাত্রিতে বেশি হওয়া চান্স তবে জোর হতে পারে বিশেষ করে আমাদের দেশে চার চারটা পরে দেখলো তাহলে আজকে আমাদের পেট্রোল বাংলাদেশের ভিতর আল্লাহ খেলা একদিন তাদের বাংলাদেশের জন্য একদিন করবে ইন্দোনেশিয়ার জন্য একদিন পাকিস্তানের জন্য একদিন সৌদি আরবের জন্য একদিন একদিন হবে যাই না এক লাখ সারা পৃথিবী সারা বিশ্বে পুরো আগামে একদিন লাইনাতুল কদর হবে তাহলে বাংলাদেশের মানুষ সৌদি আরবে চাঁদ দেখার মধ্যে কোনো সমস্যা নেই সন্দেহ নেই চাঁদ উঠেছে তাহলে আমার বাংলাদেশের লোক ইন্ডিয়া পাকিস্তানের লোক যারা একদিন পরে শুরু করছে ওরা তো জোর রাত্রিতে থাকবে কাউরি ভাগের জন্য আবার অনেকে মনে করে সাতাইশ তারিখে যা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে পঁচিশ হতে পারে যে কোনো বেতন আপনি হতে পারে এবং হাজার তাদের এটা কি কোনো বছরে কোনো সালে একুশ হতে পারে কোন বছরে তেইশ হতে পারে কোনো বছরে উনত্রিশ হতে পারে কোনো বছরে সাতাশ হতে পারে আল্লাহ এবং টাইম করে দেয় নাই নির্দিষ্ট করে দেয় নাই কোন দিন এখন আমরা কিন্তু বাংলাদেশের হুজুররা সাতাইশ তারিখ বাস এর আগেও না করে না একবার ধুমধাম করে অনুষ্ঠান করে আর অফিসের হুজুরদের ইনকামের এক ব্যবস্থা হয়ে গেল আর সেদিন কেউ উল্টা পাল্টা কিছু এই রাত্রিটা এবাদতের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে কোরআন কলের মাধ্যমে নামাজের মাধ্যমে মাধ্যমে সন্ধ্যা থেকে থেকে পর্যন্ত আপনাকে করতে হবে সেটা আপনি চিকিৎসার করেন আপনি নামাজ পড়েন যা কিছু করেন আপনাকে কাটাতে হবে অনেকে আবার খুব রেখে রেখে হুজুরদেরকে ভাড়া করে নিয়েছে অত্যাচার করতে বলতেছে ওর অনেকে ঘুমে তাকে বলতে এই রাত্রি তাদের আমরা মাহরুম না হই আজকে একটা বেজু রাতে চলে গেল বেজর না বরং সারা পুরা দশেরই আপনি রাত্রি থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে আমাদের আমি না করে আল্লাহ الحمد لله حمدا كثيرا طيبا مباركا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم اللهم صل وسلم على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على سائر الانبياء المرسلين وعلى بني ملائكه المقربين اللهم ارنا عن الصحابه اجمعين من الانصار والمهاجرين خصوصا الطرق الى سبيل المهاجرين ابي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم وارضاهم ومن تبعهم باحسان الى يوم الدين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم عليك اللهم عليك يوم القيامه وسائر أعمالنا يا أرحم الراحمين اللهم اغفر لنا ولأولينا ولأمهاتنا ولأزواجنا ولذريتنا ولإخواننا وأخواتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات برحمتك يا أرحم الراحمين اللهم اللهم إنا نسألك رزاق الجنة اللهم إنا نسألك رزاق الجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رزاق الجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعل النور ربيع قلوبنا نور صدورنا وجل أحزاننا ودع همومنا وغمومنا اللهم اللهم نصر دين محمد ذات منهم واقضوا نصر دين محمد لا تزال منهم عباد الله رحمه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولا تذكروا الله والله يرفع يعلم السلام عليكم ورحمة الله